সরস্বতী গোস্বামী ভোপা জানিয়েছেন একজন বদ্ধজীবকে মায়ার কারাগার থেকে মুক্ত করে ভগবানের কাছে নিয়ে যাওয়া বড়ই অসম্ভব বিষয় অসম্ভবের পরে যদি কোনো শব্দ থাকে সেটাও ব্যবহার করা যেতে পারে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন কোনো এক বদ্ধজীবকে এই মহামায়ার কারাগার থেকে মায়ামুক্ত করিয়ে অপ্রাকৃত জগতে ভগবানের কাছে নিয়ে যাওয়া এটা প্রায় অসম্ভব এই অসম্ভব কর্মকে সাধন করতে পারেন যারা জনার্দনের নিজজন ভগবানের নিজজন তারা এই অসাধ্যটাকেও সাধন করতে পারেন জন কৃষ্ণাদ বিমুখ সদৈবা অধর্মশীল সদু সুদুঃখিত অনুগ্রহায় চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দন ইত্যাদি শ্লোকের আলোচনা করা হয়েছিল যেটা অসম্ভব বলে জানা যাচ্ছে সেই কর্ম একমাত্র ভগবানের নিজ জন্যই সম্পন্ন করে থাকেন অন্য কেউ পারেন শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সমস্ত জগৎবাসীর মঙ্গলের জন্য নিজের জীবন যৌবন শিক্ষা যা কিছু আছে সমস্ত কিছু একেবারে আত্মবলিদান করে দিয়েছিলেন তারপরেও অনেক লোকের মঙ্গলের রাস্তা খোলে নাই গুরু বৈষ্ণবের কাছে থাকলে পরে আর গুরু বৈষ্ণবের তত্ত্ব না জানলে পরে অন্ধ ব্যক্তি যেরম থাকে সেরম জীবনযাপন করে আর ধীরে ধীরে অপরাধ করতে করতে আরও পতিত হয় একবার শেষ এটি নিয়ম সরস্বী ঠাকুর একটি সুন্দর ঘটনার মাধ্যমে জগৎকে বলছেন যে আমার কথা জগৎবাসীরা কেউ সহসা গ্রহণ করল না গ্রহণ করলে ভালো হতো কিন্তু গ্রহণ করল না এমনকি যারা আমার কাছে এসছিলেন কাছাকাছি তাদের কথাও বলতে গিয়ে বহুপাত একটা সুন্দর একটা ঘটনা বলেছিলেন বলছেন একটি রাজ্যে সুন্দর ব্যবস্থা আছে সেখানে সমস্ত অনেক বাঁদররাও বাস করেন সেই রাজ্যে রাজাও ভালোই রাজা খারাপ নয় বাঁদররা সুখে থাকেন সেখানে একদা সেই রাজার ঘোড়াশালাতে আগুন লেগে গেল কিভাবে আগুন লেগেছে জানে না আগুন লেগে অনেক ঘোড়া পুড়ে গেল পুড়ে তাদের অনেক ঘা হয়ে গেল দগদগে ঘা ঘোড়া যদি ক্ষতিগ্রস্ত হয় রাজার খুবই অসুবিধে কারণ ঘোড়া ছাড়া তাদের তিনি বৈদ্যকে ডাকলেন বললেন যে এই ঘোড়ার এই অবস্থা হয়েছে কি করে এ সারানো যায় কি করে বৈদ্য বললেন খুব তাড়াতাড়ি এইগুলো সেরে যাবে এক কাজ করতে পারেন আপনার রাজ্যে তো বাঁদর আছে বাঁদরগুলোকে ধরে তাদের চর্বি যে আছে ওগুলো বার করে ওটাকে গরম করে লাগিয়ে দিন সেরে যাবে সেখানে যে বাঁদরগুলো ছিল সেই রাজ্যে রাজধানীতে সেখানে যে বাঁদরের মধ্যে সবচেয়ে প্রাচীন ছিল খুব বয়স্ক সেই বৃদ্ধ বাঁদর সমস্ত বাঁদরগুলোকে বলল দেখো আমাদের কিন্তু বিপদ উপস্থিত হয়েছে বলে কিসের বিপদ বলে রাজার ঘোড়াশালায় ঘোড়া পুড়ে গেছে এবার বাঁদরের চর্বি গলিয়ে ওরা লাগাবে চলো আমরা অন্য জায়গায় চলে যাই অন্য জায়গায় আমরা পালিয়ে যাই আমাদের এখানে থাকার দরকার নেই অন্য অন্য যে সমস্ত বাঁদরগুলো ছিল তাকে মুখ ভ্যাংচাল বললো বুড়ো হয়ে গেছে বুড়ো হাবড়া কিছু বোঝে না এনে ভালো খাওয়া দাওয়া পাচ্ছি যাও যেখানে পাচ্ছি যাও তুমি যাও আমরা যাব না বলে তাকে খিঁচিয়ে দিল মুখ বুড়ো বাঁদর দুঃখেতে কাঁদতে কাঁদতে বলল এ বুড়ো বাঁদরটার কথা কেউ শুনল না বুড়ো বৃদ্ধ বাঁদর চলে গেল আর সত্যি সত্যি এই বাঁদরগুলোকে ধরে তাকে তাদের চর্বি গলিয়ে তখন এই বাঁদরগুলো যখন কষ্ট পাচ্ছিল তখন বলল বৃদ্ধ বাঁদর মহাশয় আমাদেরকে এসব কথা বলেছিলেন কিন্তু আমরা গ্রহণ করি নাই ছিল বহুপাত সেই সময়তে চোখের জল নিয়ে দুঃখের সঙ্গে বলেছিল বলেছিলেন এ বুড়ো বাঁদরটার কথা কেউ শুনল না কেউ শুনল না যেভাবে বলেছিলাম যেভাবে ভগবানের কাছে যাওয়া যায় যে পদ্ধতিতে যেরকম করলে কেউই সেগুলো শুনতে রাজি হলো না শিল পৌপা তার জীবনকালে বদ্ধজীবগুলোকে ফেরাবার জন্য কি ব্যবস্থাটাই না করেছিলেন সেগুলো বলার কথা নয় এগুলো এখনকার দিনে গল্প কথা হয়ে দাঁড়িয়েছে কোটি কোটি হাসপাতাল করা অপেক্ষা একটা বদ্ধজীবকে মায়ামোহর নিগড় থেকে বন্ধন থেকে বার করে তাকে উপলব্ধি করিয়ে দেওয়া যে ভগবানই তোর নিজজন তার কাছে ফিরে যা এটা অসম্ভব হয় না আমরা আলোচনা প্রসঙ্গে আজকে প্রাতকালীন অধিবেশনে দেখছিলাম প্রাচীন বার্হী প্রাচীন বারহি যে ছিলেন সেই প্রাচীন বারহি ব্রহ্মার আদেশে সমুদ্র কন্যা শতদ্র থেকে বিবাহ করে প্রাচীন বারহির পরিচয় আমি দিয়ে দিয়েছিলাম প্রথমে বলেছিলাম পৃথু মহারাজ তার যে ছেলে ছিল তার যে বিজিতাস্য বলে ছেলে ছিলেন সেই বিজিতাস্য ইন্দ্রকে অশ্বহপরণ করতে দেখে অনেক ধরে ফেলেছিল কিন্তু তাকে মারে নাই ইন্দ্র তার উপর সন্তুষ্ট হয়ে বললেন তাকে অন্তর্ধান বিদ্যা দান করেছিলেন বলে তুমি আমার সঙ্গে ঝগড়াঝাঁটি করলে না ঘোড়াটাকে ধরলে ঠিক আছে আমি তো অন্তর্ধান বিদ্যা দান করলাম এই অন্তর্ধান বিদ্যা সে লাভ করেছিল আর এই আত্মদর্শী অন্তর্ধ্যান এই যজ্ঞে ভক্তের ক্লেশ হারক পরমাত্মা পুরুষমে অর্চনা করে সমাধি যোগের দ্বারা ভগবতলোক প্রাপ্ত হয়েছিলেন হবির্ধানের মহিষী হবির্ধানী হবির্ধান হতে বিভিন্ন রকম ছেলে পেলে জন্মেছিল অনেক কথা সেসব বিদুরজিকে মৈত্রীয় মহারাজ বলছেন যে হবির্ধানের পুত্র মহাভাগবত বহিষৎ কর্মকাণ্ডে বড় দক্ষ ছিলেন অবির্ধানের পুত্র মহাভাগ্যবান প্রজাপতি বহিষৎ কর্মকাণ্ডে দক্ষ ছিলেন বিশেষ রূপে দক্ষ ছিলেন কর্মকাণ্ড ভক্তিতে কোনো কিছু নয় তিনি এত যজ্ঞ করেছিলেন যজ্ঞেতে পায় পৃথিবীটাকে ছেয়ে ফেলেছিলেন এই এক্ষণে যজ্ঞ শেষ হল সঙ্গে সঙ্গে পাশে আর একটা যোগ্য পাশে আর একটা যোগ্য এই করতে করতে যজ্ঞ বিস্তার করে বসুধা তলকে যজ্ঞ বেদিময় করেছিলেন এই জন্য কুশকাশের দ্বারা পৃথিবী প্রায় সমাচ্ছন্ন হয়েছিল কুশকাশ এগুলো সব পবিত্র আমি সকালেও বলেছিলাম বরাহজি ভগবান যখন পৃথিবীকে উদ্ধার করে এরকম ঘাটটাকে ঝেড়েছিলেন সেই ঝাড়বার সময় তার ঘাড়ের লোমগুলো উড়ে গিয়ে পড়েছিল বিভিন্ন পুণ্যক্ষেত্রে পড়ার ফলে সেখানে যে কুশ এবং কাশ যজ্ঞে যেটা লাগে সেটা উৎপন্ন হয়েছে কুশ অত্যন্ত পবিত্র কুশের মতো পবিত্র কিছু নয় কুশাসনে বসে যাগ যজ্ঞ ধ্যান জব সব কিছু করার বিধান আছে এই প্রাচীন বারহি তাকে তিনি বেশুদলকে অর্চনা এত যজ্ঞ করেছিলেন তাই জন্য তাকে লোকে তাকে প্রাচীন প্রাচীন বারহি বলে আখ্যা দিয়েছে এই প্রাচীন বারহি ব্রহ্মার আদেশে সমুদ্র কন্যা সমুদ্রের কন্যা শতদ্রুতিকে বিবাহ করেছিলেন এসব অনেক কথা শতদ্রুতির গর্ভে প্রাচীন বারহির উপযুক্ত দশটা পুত্র জন্মগ্রহণ করেছিলেন সেই দশটা পুত্রের নাম রাখা হয়েছিল প্রচেতা প্রচেতার নাম রাখা হয়েছে এটা আমি বলেছিলাম যিনি দক্ষে দক্ষ যিনি যোগ্য দক্ষযোগ্যতে যিনি নাশ হলেন সেই দক্ষের কথা হ্যাঁ প্রচেতস দক্ষরূপে তিনি আবার এসছিলেন প্রচেতস বক্ষর দক্ষরূপে চাক্ষুষ মন্নন্তরে তিনি ওই দেহটা ছেড়ে দিয়েছিলেন ছাগলের মুন্ড ছিল অনেক দুঃখে ভেতরেতে শঙ্কর ভগবান পরমাংশ জগৎগুরু শঙ্করের প্রতি তার রাগটা ভেতর থেকে যায় না ছিল সে অপরাধের লেশমাত্র থাকার পরে ফলে তাকে পরে আবার জন্মগ্রহণ করেছে সেটা আমরা ষষ্ঠ খন্ডতে এটা প্রমাণ পাব তিনি প্রচেতস প্রচেতস দক্ষরূপে আবার আবির্ভাব হন এই প্রচেতাগণকে যেহেতু তার পিতা হবির হবির্ধান যার নাম হয়েছিল প্রাচীন বারহী যার নাম দেওয়া হয়েছিল যজ্ঞ করবার জন্য প্রাচীন বাড়ি তার নাম হচ্ছে হবির ধান আর তিনি হবিধান হবিধান পুত্র মহাভাগবান প্রজাপতি বহির্শিব হবিরধানের পুত্র হচ্ছে বহির্ষি বহির্স্বর যার নাম হয়েছিল প্রাচীন বারহি এই প্রাচীন বারহি যেহেতু কর্মকাণ্ডেতে বড় দক্ষ ছিলেন এবং ব্রহ্মার আদেশে যেহেতু তিনি এই জগতে সংসার বিস্তার করতে আদিষ্ট হয়েছিলেন তাই জন্য তিনি ছেলেগণকে বললেন তোমার ভালো করে সংসার করবে এই জন্য ব্যবস্থা করো কি করা যায় পিতৃ কর্তৃক আদিষ্ট হয়ে প্রজাপতি প্রজাপতি সৃষ্টির কার্যে তারা ব্যস্ত হবেন বলে প্রথমে বললেন ঠিক আছে তাহলে আমরা প্রথমে ভজন করতে তপস্যা করতে চলে গেলেন তারা তারা গিয়ে সমুদ্রের তলায় বসে দশ হাজার বছর তপস্যা করে শক্তি লাভ করেছিলেন তখনকার দিনে মানুষের আয়ু অনেক বেশি ছিল এক লক্ষ বছর মিনিমাম আয়ু ছিল সেদিন দশ হাজার বছর তারা তপস্যা করেছিলেন সমুদ্রের তলায় এগুলো কোনো গল্প কথা নয় আর তপস্যার জন্য প্রবৃত্ত ভগবানের অর্চনা যখন করেছে সমুদ্র প্রতিষ্ঠা এবং দশ সহস্র তপস্যা ভগবান অর্চন করেছিলেন পথি মধ্যে অর্থাৎ যাওয়ার সময় শঙ্কর ভগবান দয়ালু কৃপা করে তাদেরকে দর্শন দিয়েছিলেন প্রচেতসগণকে দশজন প্রচেতাকে শিব প্রসন্ন হয়ে তাদের বিভিন্ন উপদেশ দিয়েছিলেন বনকে বলেছিলেন যে তোমরা এই আমি যে তোমাদেরকে উপদেশ দিলাম এই উপদেশের দ্বারা এই পদ্ধতিতে যদি তোমরা পর অখিলেশ্বরকে আরাধনা করো ভজন করো তাহলে তোমরা ভগবানকে লাভ করবে অর্থাৎ মূল কথা এই দাঁড়ালো যে প্রচেতাগণ বহু ভাগ্যক্রমে গুরু লাভ করলেন শঙ্কর গুরু শঙ্করই জগৎগুরু আর একেবারে যদি বলা হয় গুরু কাকে বলা যায় একেবারে শেষ মানে আর কোনো কথা নেই কৃষ্ণম বন্দে জগৎগুরু কিন্তু এরাও গুরু এদের দ্বারাই আমরা পেয়ে থাকি শিষ্য তো কৃষ্ণ তো সরাসরি কৃপা করবেন না শঙ্কর ভগবান পরমহংস আত্মারাম হয়েও এই লোক সৃষ্টির জন্য এইসব লীলা করে থাকেন শঙ্কর ভগবানের বাস্তবে কিছু দরকার নেই উনি পরমাংশ কিন্তু সৃষ্টির জন্য বিভিন্ন দায়িত্ব থাকে তাকে করতে হয় এইসব করেন প্রচেতাগণ পিতার বাক্য শিরোধার্য করে যখন চলে গে যেতেন যেতে লাগলেন সেই সময় পথেতে শঙ্কর ভগবানের সঙ্গে দেখা হয়ে শঙ্কর ভগবান তাদেরকে অনেক কৃপা করলেন কৃপা করে রুদ্ধ বললেন বৎসগণ তোমরা বহিষ্যদের পুত্র আমি তোমাদের সংকল্প কি তা জানি তোমাদের মঙ্গল হোক তোমাদের প্রতি অনুগ্রহ প্রকাশের জন্য আমি এইরূপ দর্শন দান করলাম যে ব্যক্তি উতুক অতি গুরু প্রকৃতি এবং পুরুষের নিয়ন্ত্র সাক্ষাৎ ভগবান বাসুদেবের আশ্রিত তিনি আমার প্রিয় যারা ভগবানকে আশ্রয় করে থাকেন সবচেয়ে প্রিয় হন তারা আমার তাহলে শঙ্কর ভগবান নিজেই বলে দিল শিবের যারা বাইরের জগতে যারা বলেন আমরা শিবের ভক্ত শিব আমাদের ভালোবাসেন শঙ্কর ভগবান তো তা বলছেন না শঙ্কর ভগবান বলছেন যারা আমার প্রভু বাসুদেবকে ভালোবাসেন তাদেরকে আমি ভালোবাসি এবং শাস্ত্রীয় বিচারে তাদের জন্যই শঙ্কর ভগবান সুল আদি ধারণ করে থাকেন যারা তাদেরকে পীড়া দেবে তাদেরকে কষ্ট দেন এইভাবে তিনি সকালে দু একটা শ্লোকের উচ্চারণ অনেক কথা সেসব বললে আর এগোবেও না কোনো চতুষ্কন্দ শেষ করার কথা আছে এখানে সুন্দরভাবে সব করে বলছেন রুদ্র ভগবান রুদ্র ভগবান আত্মজ্ঞানবর ব্যক্তিদিগের স্বানন্দ লাভের জন্য আপনার উৎকর্ষ ব্যাপিত হইয়াছে অতএব আমারও সানন্দ লাভ হোক আপনি নিরন্তর সানন্দে অবস্থিত আপনি সকলের আত্মা সর্বময় সর্বস্বরূপ আপনাকে নমস্কার নমঃ পঙ্কজনাভায় ভূত সূক্ষ্মেন্দ্রিয়াত্মনে নমঃ পঙ্কজনাভায় ভূত সূক্ষ্মেন্দ্রিয়াত্মনে সোজা মানে কোনো অসুবিধা নেই नमो पंकजनाभायो भूत सूक्ष्मेन्द्रियात्मने वासुदेवाय शांतायो कुटस्थायो सरोचिसे शंकर सनायो सूक्ष्मायो दुरंतायांतकाय अंतकाय नमो विश्व प्रबोधाय प्रद्युन्नायंतरात्मने नमो नमो निरुद्धाय ঋষিকেশেন্দ্রিয়াত্মনে নমঃ পরমহংসায় পূর্ণায় নিভৃতাত্মনে বলছেন আপনার নাবিদেশ বলছেন আপনার নাবিদেশ হইতে উৎপন্ন পদ্মলোক ব্রহ্মা কোথা থেকে উৎপন্ন হয়েছে নম পঙ্কজ নাভায় ভূত সূক্ষ্মেন্দ্রিয়াত্মা যত ভূত গ্রাম আছে সূক্ষ্ম যা কিছু আছে সে কি হয়েছে না ভগবান হে ভগবান লোক পদ্ম আপনার নাভিদেশ হইতে উৎপন্ন আপনি পঞ্চভূত পঞ্চতত্মান্ধ ইন্দ্রিয়গণের নিয়ন্ত্রা আপনি চিত্তের অধিষ্ঠাত্ম দেবতা বসুদেব শান্ত নির্বিকা সপ্রকাশ স্বরূপ আপনাকে নমস্কার এইভাবে ভগবানকে বলছেন তুমি অহংকারের অধিষ্ঠাত্রী দেব শঙ্কর্ষণ সেও তুমিই তাই বিভিন্ন রূপ ধারণ করে এবং শঙ্কর্ষণ এবং অব্যক্ত অনন্ত অন্তক অর্থাৎ মৃত্যু প্রদানকারী জগতের যে অন্তক এসবই আপনি সমস্ত আর তুমি ইন্দ্রিয়গণের অধিপতি মনের অধিষ্ঠাত্রী অনিরুদ্ধ কেন আমরা সৃষ্টির প্রকরণে বলেছিলাম বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুন্ন অনিরুদ্ধ বলা হয়েছিল অনিরুদ্ধ ক্ষীরোদ গোসাই অনিরুদ্ধ বিষ্ণু তিনি পরমাত্মা রূপে থাকেন ক্ষীর সাগরে যার বিলাস আর মনের অধিষ্ঠাত্রী দেবতা তিনি তাহলে এই মনের অধিষ্ঠাতি অনুর্ধ তোমাকে নমস্কার তুমি সূর্যরূপী তোমাকে নমস্কার তুমি তেজ দ্বারা এই বিশ্বব্যাপী তোমার ক্ষয় বা বৃদ্ধি নাই তোমাকে নমস্কার এইভাবে বিভিন্ন শ্রুতি করছেন করে ভগবানকে কি করে স্তব করবে কি করে ভগবানকে সন্তুষ্ট করবে সেই সমস্ত কথা শিখিয়ে দিলেন কাকে প্রচেতাগণকে শেখালেন তার মধ্যে মূল্যবান অনেক অনেক কথা আছে বিচার বিবেচনার যোগ্য সমগ্র ভাগবতী রসময় বিভিন্ন গম্ভীর তত্ত্বজ্ঞানে পরিপূর্ণ আলোচনা করতে গেলে সমস্ত অনেক অনেক বছর সময় লাগে এখানে মূল্যবান কথা বলছেন অনেক মূল্যবান বলছেন খনা বলছেন খনার্ধেন নাপি तुलये न स्वर्गम न पुनर्भवम भगवत भक्त भगवत संगी संग समर्थानम किमुता से सहा खनार्धे न पितुलये न स्वर्गम न पुनर्भवन क्षणार्धे न पितुलये न स्वर्गम न पुनर्भवम भगवत संगी संग समर्थानाम किमुता से सहा বলছেন ক্ষণার্ধের জন্য যদি ভগবত ভক্তের সঙ্গ হয় ক্ষণার্ধের জন্য তবে তার নিজ স্বর্গসুখ মুখ্য সুখ যাকে বলে মুখ্য তুলনা কখনোই করতে নাই এটা হয় না মর্তের সুখভোগীদের নিকট এই যে সাধু সঙ্গে তুল্য অন্য কিছু আর থাকতে পারে না মর্তবাসীগণের সবচেয়ে যদি মঙ্গলপ্রথ কোনো কোনো বিশেষ উল্লেখযোগ্য ঘটনা জীবনে ঘটে সর্বশ্রেষ্ঠ মঙ্গলজনক সেটা হলো একমাত্র এই সাধুসঙ্গ এর চেয়ে আর বেশি কিছু হতে পারে না এইভাবে তারা ধীরে ধীরে শঙ্কর ভগবানের কাছ থেকে রুদ্র গীতা শ্রবণ করলেন গীতা অনেক রকম হয় আপনারা শুনেছেন শ্রীমদ্ ভাগবত গীতা শুনেছেন এই আবার এখন আবার রুদ্রগীতা শুনলেন তারপর গর্ভগীতা আছে গোপীগীতা আছে বেনুগীতা আছে গীতা অনেক গীতা মানে গীতা কথাটার মানল গীতা গীত মানে গান হয়েছে এখন কার দ্বারা গীতা সেটা জানতে হবে কে গান করেছেন এইভাবে শ্রীমৎ ভাগবতী মহা ভাগবতী মহাপুরাণ এর মধ্যে অনেক রকম গীতার উল্লেখ আছে গোপীগীতাও আছে এখন উল্লেখযোগ্য বিষয় এই নিপনন্দন অর্থাৎ এই যে প্রচেতাগণ তারা এইভাবে সমুদ্রের তলায় ভজন করে দশ হাজার বছর তারা ভগবানের কৃপা লাভ করেছিলেন ভগবান তাদেরকে করুণা করেছিলেন এখানে এই ছেলেগুলোর প্রসঙ্গ আবার পরে আসছে একটু পরে এখন আবার ফিরে গিয়ে একটু আগেই বললাম যারা পরমাংস গুরু বৈষ্ণব তাদের দ্বিতীয় কোনো কাজ নেই অনেক লোক অনেক রকম চিন্তাভাবনা করে ফেলেন কিন্তু পরমাংস গুরু বৈষ্ণবগণের দ্বিতীয় কোনো কাজ নেই তাদের কাজ একটাই কিভাবে এই জড় জড় সংসারের বদ্ধ জীবগুলোকে উদ্ধার করে নিয়ে যাবে দ্বিতীয় তাদের কোনো অন্য কোনো কর্ম নাই এই কথাটা কাউর বিশ্বাস হয় না শঙ্কর ভগবান এবং নারদজির কথা আগেই আমি বলেছিলাম এরা দুজনে হাজার হাজার ব্যক্তিগণকে সমস্ত উদ্ধার করে করে খালি ভগবানের চিন্তায় নিয়োগ কর ভগবানের ভজনে নিয়োগ করেছেন আমরা দেখেছি প্রহ্লাদ মহারাজের কথা আমরা আসবে বিবেচনা করব সেখানেও দেখব প্রহ্লাদ মহারাজ তিনিও নারদজির থেকেই তত্ত্বজ্ঞান পেয়েছিলেন গর্ভে থাকাকালীন মাতৃগর্ভে যখন ছিলেন তখন ধুব মহারাজের প্রসঙ্গ সবে গেল তাতে দেখলেন এরকমভাবে প্রচেতাগণকেও শঙ্কর ভগবান কৃপা করলেন এইভাবে এদের কাজই হলো কি করে কৃপা করবেন সবাইকে উদ্ধার করবেন এই আচ্ছা এবার প্রচেতাগণকে উপকার উপদেশ দিয়ে শঙ্কর ভগবান অন্তর্ধান করলেন সমুদ্রের গর্ভে এরা ভজন করল ভগবান তাদের দর্শন দিয়েছিলেন এসব প্রসঙ্গ আসবে আর একটু পরে এখন বিদুরজি মহারাজ বলছেন বিদুরজি হে বিদুর মৈত্রীমুনি বলছেন হে বিদুর যে সময় রাজা প্রাচীনবরহী চিত্ত কর্মাসক কর্ম আসক্ত থাকায় আত্মতত্ত্ববিদ নারদজি কৃপা প্রকাশ করে তার সামনে এসেছিলেন দেখলেন প্রাচীন বারহি এ এত কর্মেতে আসক্ত রয়েছে খালি যাগ যোগ্য পশু বলি এই খালি ওর কাজ আর কোনো কাজ নেই আত্মতত্ত্বের কোনো চিন্তাই এর মধ্যে নেই মহাবিপদ নারদজি মহারাজ বিভিন্ন সময় এভাবেই কৃপা করেছে আমরা আলোচনা করেছিলাম ভাগবতে প্রথম স্কন্ধে ঠিক যখন যুধিষ্ঠির মহারাজ কাঁদছিলেন আমার পিতৃব্য ধৃতরাষ্ট্র কোথায় গেল গান্ধারী মা কোথায় গেল বিদুরজি মহারাজই বা কোথায় গেল তারা তো ছিল এই ঘরে তখন নারজি মহারাজ এসে তাদেরকে তত্ত্ব উপদেশ করেছিলেন আমরা আবার দেখব ষষ্ঠ স্কন্ধে সেখানে দেখব কত বড় রাজা চিত্রকেতু তাকে এসে আবার উপদেশ দিয়েছিলেন অন্য অন্য মুনিরা নারজ্জি এসেছিলেন এইভাবে দেখা যায় নারজ্জি মহারাজ সেখানে উপস্থিত হলেন নারজি মহারাজ এসে বললেন রাজন আমাদের জীবনের উদ্দেশ্য কি আমাদের এই যে কাম্যকর্ম তুমি করে যাচ্ছ রাজন এই কর্মের দ্বারা তুমি কি পাবে মানুষ জীবনের অর্থ মানুষ এইটুকু জানে যে দুঃখকে নিবৃত করব আর সুখকে প্রাপ্ত করব যদিও দুঃখের কোনো ডেফিনেশন তারা জানে না ভালো আর সুখেরও ডেফিনেশন তারা জানে না এ কথা আমি আগেই বলেছি সুখ কাকে বলে সুখের ডেফিনেশন তারা জানে না আর দুঃখেরও ডেফিনেশন দুঃখের বোঝেই না কাকে বলে আসলে তো দুঃখ বলে কিছুই নেই এই জগতে দুঃখের মতো একটা কিছু সেই জন্য বলছেন রাজন তুমি এই কর্ম কাম্য কর্মের দ্বারা কি করতে যাও কি শ্রেয় কামনা করতেছ আর শ্রেয় মানে তুমি কি বোঝো কি পেতে চাও তুমি দুঃখ নিবৃত্তি এবং সুখ প্রাপ্তি এ দুটি তো মঙ্গল কিন্তু তোমার এই যে কর্মগুলো তুমি করছো এই যে বিভিন্ন যাগযজ্ঞ করছো তুমি বলি দিচ্ছ এর দ্বারা কি তুমি কি লাভ করবে তুমি কিছু পাবে প্রাচীন বলে বলেন দেখুন আমার বুদ্ধি প্রচণ্ড খারাপ হয়ে গেছে যাগ যোগ্য আর কর্মকাণ্ডে করে করে মাথা পুরো খারাপ আপনার কথা কিচ্ছু বুঝতে পারছেন আপনি ভালো করে যদি একটু বুঝিয়ে বলেন তাহলে আমার মাথায় ঢুকতে পারে বলে ভালো করেই বলছি শোনো কি বলছি তুমি যে অসংখ্য পশুগুলোকে বলি দিয়েছ সেই পশুগুলো অপেক্ষা করছো তোমাকে পরজমে কাটবে অস্ত্র নিয়ে যেটা সুরত রাজাকে বলেছে সুরত রাজাকে বলেছিলেন মহাভারতে আছে শ্রোতাকে তোমাকে অসংখ্য প্রাণীকে তুমি যে বলি দিয়েছ তারা তোমার দাঁড়িয়ে রয়েছে তোমাকে বলি দেবে জেনে রেখো অপেক্ষা করো এবার তিনি চিন্তিত হয়ে বললেন বলে তোমার মাথায় ঢুকছে না এখন আমি পরিষ্কারভাবে একটা কথা বলছি শোনো এই কথা বলতে গিয়ে তিনি পুরাতন ইতিহাস পুরঞ্জনের কাহিনী বললেন পুরাতন ইতিহাস পুরঞ্জনের কাহিনী বলতে গিয়ে পুরঞ্জন কাহিনীর তাৎপর্যটা যদি কোনো লোকে উপলব্ধি না করে তাহলে এটাকে একটা অলিক আষাঢ়ে গল্প বলে মনে করবে কিন্তু নট দ্যাট এখানে যে কিছু দার্শনিক তত্ত্ব আলোচনা করা আছে ভাগবতী মহাপুরাণে সেটা সমস্তগুলোর প্র্যাকটিক্যালিটি আছে বাস্তবতা আছে কোনোটার মধ্যে অবাস্তবতা নাই নারজি মহারাজের বক্তব্য হলো দেখো এই যে বলছেন পুরঞ্জন বলে একজন আছে কামনা সিদ্ধির জন্য পৃথিবীতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন পুরীর সন্ধান লইলেন কোনো কোনো পুরীটাই তা কামনা সিদ্ধির উপযোগী মনে হলো না এগুলো সব গোপন উদ্দেশ্য আছে সব আমি বলবো একদা অনন্তর কি করলেন একদা হিমালয়ের দক্ষিণ সানু প্রদেত মানে প্রদেশস্থ কর্মক্ষেত্র ভারতভূমিতে নবদ্বার যুক্ত সর্বলক্ষণ সম্বন্ধে একটা পুরী অর্থাৎ যেখানে বসে পুরী মানে হচ্ছে যেটা গৃহ মানে যাকে বলে সের ভেতর একটা তার পছন্দ হলো বললেন এই পুরীটা বেশ ভালো দেখতে শুনতে ভালো নটা গেট ফেট আছে এখানে থাকলে ভালো হয় বলে কি করলেন সেই পুরীতে প্রবেশ করলেন সেখানে বিভিন্ন প্রাচীর উপবন অট্টালিকা পরীক্ষা গবাক্ষ বিভিন্ন রকম এইসব সেখানকার যা যা কিছু সে কিছু লক্ষ্য করলেন করে বললেন যে এটা ভালো পুরী বেশ ভালো লাগলো এখানে বললেন এই পুরঞ্জন যে যে যে এর মধ্যে প্রবিষ্ট হলো প্রবিষ্ট হয়ে বিভিন্ন রকম সে ভোগবাসনা পূর্তির জন্য বিভিন্ন রকম যে প্রয়াসগুলো সেগুলো সব বর্ণনা করছেন এইভাবে বর্ণনা করতে করতে যখন সমস্ত এই যে পুরঞ্জনের কাহিনীটা সুন্দরভাবে বললেন কালজবনের কথা বললেন তারপরে পঞ্চমুখধারী সর্প সেই পুরীটাকে পাহারা দেয় সব কথা বললেন তারপরে এই পুরঞ্জনের সেই পুরীর মধ্যে এক প্রমোদার সঙ্গে প্রমোদা মানে কামিনী তার সঙ্গে দেখা হলো বেশ ভালোই লাগলো সুন্দরী তার সঙ্গে বন্ধুত্ব হলো উঠতে বসতে তাকে ছাড়ে না এরম অবস্থা হলো অনেক ঘটনা সমস্ত ধীরে ধীরে সমস্ত পুরঞ্জনের সব কাহিনী ধীরে ধীরে সমস্ত ব্যাখ্যা করলেন পুরঞ্জন কিভাবে পাঞ্চাল দেশেতে ঘুরতে বেরোন পুরঞ্জন আত্মবিস্তৃত হয়ে গেলেন চণ্ডবেগ কে চণ্ডবেগ চণ্ডবেগ যারা আছে অনুচারা তারা আক্রমণ করলো এইভাবে একটা সম্পূর্ণ একটা দার্শনিক কথা আলোচনা করলেন করার পর আমাদের এই পুরঞ্জন পরবর্তীকালে সেই প্রমোদার সঙ্গে এত উঠা বসা এত মেলামেশা তার ফলেতে পুরঞ্জনের স্ত্রী মানে স্ত্রীত্ব প্রাপ্তি হল এবং পরে মুক্তিলাভ এসব কথা আছে এইভাবে বলতে বলতে যখন সমস্ত কথাটা বললেন তখন নারজি মহারাজের কাছে বলছেন আপনি আমাকে যদি কৃপা করে সব ঘটনাটা খুলে বলেন আমি তাহলে বুঝতে পারি আমি না কিছুই বুঝতে পারছি না আপনি কি বললেন আপনি কি বললেন আমি বুঝতে পারছি না আপনার কথা আমি ধরতে পারছি না নারজি বললেন দেখো পুরঞ্জন যাকে বলেছিলাম সেটাকেই পুরুষ বলে যেন সেটা কোন পুরুষ বক্তা পুরুষ যেটা ছোট পুরুষ দুর্বল পুরুষ আর পরম পুরুষ যে ভগবান পরমাত্মা রূপে দেহেতে সবসময় থাকেন নারজি বললেন দেখো আমি আগে উল্লেখ করেছিলাম আত্মা বাস্যমিদম সর্বম যৎকিঞ্চিত জগতম সমস্ত জগতে আত্মা দিয়ে ভর্তি কিন্তু কেউ চোখে দেখতে পারবে না আত্মা দিয়ে ভর্তি কিন্তু কেউ কিন্তু লক্ষ্য করে আত্মার গতি অব্যক্ত যার জন্য উপনিষদ থেকে আমি বলেছিলাম নায়াম আত্মা প্রবচনেন লভ্য ন মেধায়া ন বহু ন শ্রুতে ন বহু গল্প শুনে বহু কাহিনী শুনে থিওরিটিক্যালি বহু পড়াশোনা করেও আত্মার গতিকে কেউ জানতে পারেনি আত্মার গতি সম্বন্ধে কাউর অভিজ্ঞতা নাই বলতে পারে না এ সম্বন্ধে অনেক পুরাণের কাহিনী আছে সময় সময় আমি উল্লেখ করব যমরাজজি মহারাজের কাছে কিভাবে পৌঁছেছিলেন ছোট আমাদের একজন সেসব কথা আমি বলবো পরে বলছেন দেখো এই যে জীবাত্মা পুরুষ অর্থাৎ ভোক্তা পুরুষ জেনে বিভিন্ন পুরী অর্থাৎ ছাগল কুকুর ভেড়া সিংহ হাতি বিভিন্ন বিভিন্ন সময়েতে কর্মফল অনুযায়ী বিভিন্ন প্রদেশে বিভিন্ন জায়গায় তার জন্ম হয়ে থাকে বিভিন্ন প্রদেশে বিভিন্ন জায়গায় কখন কোনভাবে কর্মফলে তাদের কি জন্ম প্রাপ্ত হবে কোনো ঠিক নাই এইভাবে অনন্তকাল ধরে জীবরাশি খালি ঘুরে মরছেন এই বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এই যে পুরঞ্জন যাকে বলা হলো যেটা পুরুষ বলা হয়েছে ভোক্তা কর্তা আহম ইতিমান্নাতে এই ভোক্তাটাকেই বলা হয় বন্ধন আমি পুরুষ আমি ভোগ আমি ভোগী আমি ভোগ ভোক্তা এটাকেই বন্ধনের কারণ বলা হয় গীতা যদি খুব সূক্ষ্মভাবে আলোচনা করা যায় খুব বিজ্ঞান ভিত্তিকভাবে এগুলো সব বোঝানো যায় কিভাবে বিষয় মানুষকে বন্ধনের মধ্যে ফেলে কিভাবে সঙ্গ বিমুখ বিষয়ের সঙ্গ বিমুক্ত হয়ে মানুষ শান্তি লাভ করে আনন্দ লাভ করে সেসব অনেক কথা এখানে বলছেন যে বিভিন্ন রকম শরীর প্রাপ্ত হয়ে বিভিন্ন দেশে বিদেশে থাকলে পরে কেন সপ্তদ্বীপ পৃথিবী কোথায় কখন কার জন্ম হচ্ছে কোনো ঠিক নেই কেউ জলের তলায় জন্ম হলো হাঙর রূপে জন্ম হলো কুমির রূপে জন্ম হলো কাউ পাও তিমি মাছ রূপে জন্ম হলো কোন জনি কখন পা চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে যাচ্ছে জীব সকল নারদজি বললেন এই পুরুষ ঘুরতে ঘুরতে হিমালয়ের প্রদেশে যেটাকে ভারতবর্ষ বলা হয় সেই স্থানে একটা পুরী দেখতে পেল এটাতে নটা গেট আছে সুন্দর বেশ দরজা জানলা সুন্দর দেখ এটা তার পছন্দ হলো এটা দার্শনিক কথাটার মানে হলো যে সমগ্র পৃথিবীতে যেখানেই তুমি জন্মগ্রহণ করো না করো অনন্তকাল ধরে ঘুরতে থাকো কিন্তু একমাত্র এই ভারতবর্ষটাকেই কর্মভূমি বলা হয় কর্মভূমি পৃথিবীর আর কোনো ক্ষেত্র কোনো জায়গাকে কর্মভূমি কর্মভূমি বলা হয় না ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ইত্যাদি কথা এসব আলোচনা আছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আর কর্মক্ষেত্র এটা ভারতবর্ষকে এই জন্য বলা হয় যে বেদবিহিত কর্মের যে পদ্ধতি এটা এখানেই পালন করা হয় বর্ণাশ্রম ধর্ম আদি বেদবিহিত কর্ম যদিও এখন এইসব এখন অত্যন্ত বিপর্যস্ত হয়েছে ভেঙে যাচ্ছে তথাপি এখনও আছে এখন সব যেহেতু বর্ণসংখ্যর উৎপন্ন হচ্ছে কেন কেউ মানছে না কোনো কেউ মানছে না খ্রিস্টান ব্রাহ্মণ বিয়ে করে ফেলছে এ এর ফলে জগতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কোনো বর্ণ এবং আশ্রমের যে সেগ্রিগেশন ভগবান করেছিলেন চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম বিভাগ সাহা তার আমি হচ্ছে তার কর্তা ভগবান এটা করেছিলেন কেন বলছেন সমাজকে সিস্টেমেটাইজ করার জন্য সমাজকে একটা সিস্টেমে চালনা করার জন্য বাস্তবিক পক্ষে সত্যযুগেতে কোনো রকম এই বর্ণসম্মান ভাগ করার দরকার পড়ে নাই ওটাকে বলে কৃতযুগ বলা হতো তেতাযুগও অসামান্য আশ্চর্যভাবে চলছিল তারপরে তেতাযুগের শেষের দিকে এই ধরনের ভাগ করার আস্তে আস্তে দরকার পড়ে হ্যাঁ দাপর যুগ আদি থেকে সমস্ত আরও বেশি করে এই সব শুরু হলো আর এইভাবে বলতে বলতে পুরঞ্জনের কথা বলতে বললে যে দেখো এই পুরঞ্জন যাকে পুরুষ বলা হয় কখনো দ্বিপদ কখনো চতুষ্পদ বিভিন্ন রকম প্রাণীর শরীরে প্রবিষ্ট হয়ে তার রূপ ধারণ করে শরীর প্রকাশ করে জীবাত্মা যখন যে জীবাত্মা যখন যে শরীরেতে প্রবিষ্ট হয় তখন তার আকৃতি দেখা যায় বাস্তবিক আত্মার কোনো আকৃতি দেখতে পায় নাকি আমি বেদান্ত থেকে উল্লেখ করে বলেছিলাম যে গুণাত আলোকবধ মানে আত্মাটা কেমন এটা এর কোনো গুণাবলী আকৃতি আকার এর ব্যাখ্যা করা সম্ভব নয় এর কীরকম কোয়ালিটিটা কি কি কোয়ালিটির কীরকম দেখতে কীরকম ইয়ে বলা যায় না খালি বেদান্ত একটা খালি আমাদের শান্ত করার জন্য একটাই কথা বলেছেন খালি এইটুকু জেনে রাখো গুণাত আলোকবধ এর গুণাবলী যেন আলোর মতো কিন্তু আলো নয় আলোক বধ এই যে বধ প্রত্যয় বধ যে ব্যবহার করা হচ্ছে তুলনামূলক এই তুলনামূলক এরকম এরকম হতে পারে কাছাকাছি কিন্তু এটা কি চিত বস্তুটা কি সে এই জগতে কোন রকম কেউ উদাহরণ দিতে পারে আমাদের দার্শনিকগণ যারা অত্যন্ত জীবগণকে বোঝাবার জন্য খুব সচেষ্ট তারা বললেন খুব জোর যদি তুমি বুঝতে চাও তাহলে বেদান্তের এই কথাটা বুঝে রাখো গুণাত গুণেতে আত্মা যেটা তোমার কাছে রয়েছে চিদ আত্মা পার্টিকেল সেটা গুণাত আলোকবধ আরও যদি বলো কীরকমভাবে আমরা বুঝবো সেখানে বলেছে আগুনের দৃষ্টান্তটা হতে পারে চিৎজগতের একটা উদাহরণস্থল আগুন আগুন দেখুন এখানে কোথাও নেই হঠাৎ যদি একটা পাথরের সঙ্গে পাথর ঘর্ষণ করা একটা ম্যাচে হট করে আগুন বেরিয়ে গেল আবার কার্য হয়ে গেলে নেবে গেল আগুনটা কি বস্তু কি ব্যাপারটা কি বুঝতে পারে না কোথা থেকে আসে হট করে আবির্ভাব হয় কার্যসিদ্ধ করে অন্তর্ধান করে নচিকেতা এই সম্বন্ধে অনেক গোপন প্রশ্ন করেছিলেন আমি সময় মতো আলোচনা করব নচিকেতা যমরাজি মহারাজের কাছে গেছিলেন তার বাবা রেগে গেছিলেন তার বাবা একজন ঋষি ছিলেন বাবা সমস্ত রোগা রোগা সব গৌ গৌমাতাগুলোকে দান করছিল সে বললেন যখন দান করছেন তখন বললেন বাবা আমাকে আপনি কার কাছে দান করবেন আমাকে আপনি কার কাছে দান করবেন বারবার বলতে বলতে রেগে গিয়ে বলে তোকে জমের কাছে দেবো যা এই কথা বলা দেবে বাবা যখন আমাকে জমের কাছে দেবো বলতো আমি জমের কাছেই যাই বলে সে জমের কাছে চলে গেছে জমের যখন কাছে গেছে জমজাজ যমরাজ ব্যস্ত ছিলেন তিন দিন তার ঘরের বাইরে ছিলেন অন্য কার্যান্তরে গেছিলেন কিন্তু এ তিন দিন সেখানে গেটের সামনে দাঁড়িয়েছিলেন তিন দিন তার সঙ্গে দেখা হয় না নচিকেতা সঙ্গে তখন যখন ফিরে এসছেন দেখেন ঋষিপুত্র আহা আপনার আপনি আমার গৃহেতে অতিথি ছিলেন ছিলে তুমি বাচ্চা ছেলে তুমি আমার গিয়ে অতিথি ছিলে কিন্তু আমার আদর করা হয়নি তোমাকে অতিথি নারায়ণ স্বরূপ আমাকে ক্ষমা করো আর এক কাজ করো তোমাকে আমি তিনটে বর দেবো তিনটে বর প্রার্থনা করো প্রথম বরতেই বললেন বাবার কথা বললেন বাবা আমার প্রতি যেন রাগপাক ত্যাগ করেন ইত্যাদি কথা তারপর বললেন যে আমি আগুনের রহস্য জানতে চাই অগ্নিবিদ্যা বললেন না না এইসব না অন্য কিছু চাও টাকা পয়সা ধন দৌলত পৃথিবীর অধীশ্বর যা যা কিছু চাইবে সব আমি দিয়ে দেবো হ্যাঁ, এইসব চেয়েও না বলো না তাহলে তো আমি নেবো না আমাকে অগ্নিবিদ্যা দিতেই হবে যমরাজি মহারাজ কিছুতে দেবেন না না এইসব আরে বাবা অন্য কিছু চাও না সুন্দরী স্ত্রী টাকা পয়সা ধন দৌলত পৃথিবীতে রাজ্য রাজধানী সব দিয়ে দিচ্ছি আমি কিছুই নেব না যে বস্তুগুলো জগতে থাকে না যে বস্তুগুলোকে লোকে আলিঙ্গন করে পরে কাঁদতে থাকে যে বস্তুগুলো পরিণামে আমাকে দুঃখ দেয় সেই সব সম্পত্তি ধন দৌলত নিয়ে দেখবেন একটা বাস্তবিক সাধুর কাছ থেকে সব কেড়ে নিলে ও আনন্দে চলে যাবে ওর ভালো হয়েছে যা আপদ গেল ওরা দুঃখ পাবে না কিন্তু কিছুতেই তিনি অন্য কিছু নিলেন নিল সেই বাচ্চা বাধ্য হয়েছে অগ্নিবিদ্যা দিতে হলো তা বলে আপনি আমাকে আত্মবিদ্যা দান করুন আত্মার গতি গুপ্ত সভ্যনাথ আত্মার গতি জানতে চাও না এগুলো জেনে তুমি কি করো বলে না আপনার মতো মহাজনের কাছে যদি আপনার দিতে হয় তো এটাই দিন নাহলে আপনার কাছ থেকে আমি কিছু দান নেবো না বর নেব না তখন সেখানে আত্মার গতি সম্বন্ধে অব্যক্ত গতি আত্মার যে অব্যক্ত গুপ্ত গতি আত্মা কোথায় যায় কি করে কেউ জানে না প্রত্যেক প্রাণীর হৃদয়েতে যে অগ্নি রয়েছে কেউ জানেই না হ্যাঁ, কোথায় অগ্নি কোথায় অগ্নি কোথায় সত্যি তোথায় শাস্ত্র তো সব বাজে কথা বলেছে প্রত্যেক শরীরের মধ্যে অগ্নি আছে অগ্নি না হলে সঙ্গে সঙ্গে পড়ে যাবে এই তাপটা আসছে থেকে। খাবার দাবারগুলো হজম হচ্ছে কি করে গীতাতে তো ভগবান পরিষ্কার জানিয়ে দিয়েছে আমি বৈশান আর অগ্নিরূপে সময় চব্যজ্যস্ব লোপ রস রস এইসব খাদ্যদ্রব্য আমি হজম করাই যে কথা আমি সকালে বলেছিলাম অগ্নিগুলোকে একত্রিত করে এখান দিয়ে শরীরে জড়ো করে মস্তিষ্ক দিয়ে বার করে দেবী কী করলেন যোগাগ্নিতে পুড়ে মরলেন যোগের দ্বারা অগ্নিগুলোকে একীভূত করলেন করে কনসেন্ট্রেট করে বার করলেন জ্বালিয়ে দিলেন যেমন লেন্সের উদাহরণ দিয়েছিলাম আমি সূর্যের দিকেতে লেন্স যদি এরকম ধরে রাখা যায় কাগজের ওপর কিছুক্ষণ পরে জ্বলে যাবে সূর্যের আলোটাকে কনসেন্ট্রেট করে ঘনীভূত করে দেয়া হলো তাতে তেজ বাড়লো সেরকম যোগের দ্বারা শরীরের সমস্ত অগ্নিগুলোকে একীভূত করে কনসেন্ট্রেট করে একবার ঘনুর থেকে এখান দিয়ে জ্বলে ব্রহ্মনন্দ দিয়ে বেরোতে পারে শরীর জ্বলতে পারে কিরা একটা সাধারণ ব্যক্তিরা পারবেন না বলছে তাহলে বুঝতে পারলে বলছেন এখানে নারদজি বলছেন পুরঞ্জন যাকে বললাম সেটা হচ্ছে শরীর আত্মা বিভিন্ন শরীরে প্রবিষ্ট হয়ে বিভিন্ন আকার আকৃতি ধারণ করে এই ক্ষুদ্র আত্মা এটা হাতির শরীরে প্রবেশ করলে হাতির মতো বল বিরাট তখন ঘটবর ভাঙবে গাছপালা উড়ে দেবে ওই আত্মাই যখন আবার পাখির হৃদয়তে প্রবেশ পক্ষী জনী লাভ করবে এই সব গোপন রহস্য কেউ জানতে পারছেন এইভাবে বলে সবচেয়ে ভালো শরীর কোথায় পেল যে যে পুটটা পছন্দ হলো যে পুরটা বাড়িটা দেখে পছন্দ হলে সেটা কার জীবাত্মা বলে ভারত এই যে হিমালয়ের দক্ষিণ দিকে যে প্রান্ত পাওয়া গেল অর্থাৎ বলা হচ্ছে ভারতবর্ষ উত্তরে হিমালয় হিমালয়ের পাশে তো ভারতই আর কিছু নেই সেই ভারতবর্ষে একটা সুন্দর দেহ পেল সে অর্থাৎ ভারতবর্ষটাকে কি বলা হয় কর্মক্ষেত্র বলা হয় যেখানে বেদবিহিত কর্ম আচরণ হয় এখনও ভারতবর্ষেই বেদবিহিত কর্মের আচরণ এই জন্য এইখানে বলা হয় কর্মক্ষেত্র বেদবিহিত কর্মের আচরণ এখানে হয় অন্য অন্য দেশগুলোতে কোনো বেদবিহিত কর্মের কোনো অনুষ্ঠান ছিল না আর এটাকে কর্মক্ষেত্র এই জন্য বলা এখানেই এসব আচরণ হয়ে থাকে এখানে যখন মনুষ্য দেহ লাভ করলো সেটাকে আমাদের চৈতন্য ভাগবতে আদৌ হ্যাঁ বলছে মনুষ্য জন্ম লাভ করে ভারতবর্ষে যে পরোপকার করল না পরোপকার করল না মানে মানে স্বাস্থ্য বলে দিচ্ছে ভারতবর্ষে জন্ম হওয়া মানেই সে কোনো না কোনোভাবে আধ্যাত্মিক উন্নতি তার হতেই হবে যদি না হয় তাহলে বেকার আর আধ্যাত্মিক উন্নতি হলেই একজনের অপরকে প্রেরণা দেবে আমি এরকমভাবে আনন্দ পেয়েছি তুইও এই এ রাস্তায় অগ্রসর হ নিজে উপদেশ করবে এইভাবে আর অবিজ্ঞাত সখা যাকে বলেছি সেই পুরীর ভেতর একজন অবিজ্ঞাত সখা সেই সখাকে জানতে পারেনি যত বছর সেই পুরীর মধ্যে অবস্থান করেছিল পুরঞ্জয় পুরঞ্জয় যতদিন পর্যন্ত এই পুরীর মধ্যে অবস্থান করেছিল সেখানে যে তার একদম অন্তরঙ্গ একটা সখা আছে সে কথাটা সে মৃত্যু পর্যন্ত জানতে পারল না বড় দুঃখের বিষয় সেই অভিজ্ঞত সখাটাকে বলা হয়েছিল পরমাত্মা যাকে মানুষ চেষ্টা করলেও কেটে বাদ দিতে পারবে না অনন্তকালের ইতিহাসে এই পরমাত্মাকে কেউ কোনোদিন বাদ দিতে পারে নাই মরে গেছে আবার জন্ম নিয়েছে আবার মরেছে অনন্তকাল ধরে এই ঘুরছে শঙ্করাচার্যজিও এই কথাই বলেছিলেন পুনরপি মরণম পুনরপি জনন ইত্যাদি কথা বলেছিলাম কিন্তু কোনো মতেই সে পরমাত্মা সঙ্গ থেকে বঞ্চিত হয় নাই কোনোদিনই তাকে সেই পরমাত্মা ছেড়ে দেয় নাই কিন্তু আশ্চর্য বিষয় যে তার এত বড় বন্ধু তাকে এই এই অনন্তকাল এতদিন ধরে যে জীবাত্মা জন্মাচ্ছে মধ্যে কোনোদিন বুঝতে পারছে না যদি বলে কেন বুঝতে পারলে তো হয়েই গেল তখন তো আর জন্মের কোনো প্রশ্ন নেই সেই জন্য সে এইটাকে বলা অভিজ্ঞাত আত্মা আর এই যে পুরো পুর এই যে পুরী অর্থাৎ এই যে বাড়ি সুন্দর একটা অট্টালিকা পেয়েছে সেই পুরীটাকে বলা হয়েছে মানব দেহ অন্য অন্য বাড়িঘরগুলো পছন্দ হলে এই বাড়িতে এইসব ফ্যাসিলিটিগুলো নেই কিন্তু মানব দেহ যখন দেখলো বলে না শরীরটা তো খুব ভালো এখানে নটা গেট আছে হাওয়া বাতাস বেশ ভালো চলাচল করে দুটো চোখ নাসার দুটো গর্ত কান দুটো উদর উপস্থ এই সবগুলো মুখ এইসব বিচার করলে নটা গেট যেটাকে নটা গেট বলা হয়েছে এই নবদ্বার সম্পন্ন এই পুর অর্থাৎ এই যে বিল্ডিংটা এর খুব পছন্দ হয়েছে বলে হাওয়া বাতাস ভালো চলে সুন্দর বেশ এখানে বাইরে যাওয়া যায় এখন এই যে নটা গেট সম্পন্ন এই দর্শনটা বলা হলো এটা বলা মানব শরীরের যে নটা গেট দুটো চোখ দুটো কান দুটো নাসাচ্ছিদ্য উদর উপস্থ মুখ এইসব হিসাব করে দেখলে নটা গেট পাওয়া যায় আর মৃত্যুর সময় এই নটা দরজার মধ্যে যে কোনো একটা দরজা দিয়েই আত্মা বেরিয়ে যায় এটা অনেকেই জানেন আর যে এর মধ্যে তর্কের কোনো প্রশ্নই আসতে পারে মূর্খরাও তর্ক করবেন তারাও দেখেছি কার চোখটা এরম হয়ে গেল এখান দিয়ে আত্মা বেরিয়ে গেছে কারোর মুখ দিয়ে বেরিয়েছে কাউ উদর উপস্থ দিয়ে বেরিয়েছে বাপ রে বাপ বিভৎস তবে ঊর্ধ্ব দিক দিয়ে বেরোনোটা অনেক শুভ নিম্ন দ্বার দিয়ে বেরোনো অত্যন্ত খারাপ লক্ষণ ভালো নয় গুজ্জর দ্বার দিয়ে যদি আত্মা বেরিয়ে যায় খুব নোংরা লক্ষণ ভালো না তার গতি ঊর্ধ্ব দ্বার দিয়ে বেরোলে ওটা বা কান দিয়ে নাক দিয়ে সব মুখ বেরোলো ভালো যাই হোক এই নবদ্বার সম্পন্ন এই দ্বার এটাকে বলা হয়েছে আর যে প্রমদা যে কন্যার সঙ্গে ওর বাস ভালো লাগলো বেশ এ সুন্দরী বেশ ভালো লাগছে তার সঙ্গে বন্ধুত্ব করে আরো আনন্দ পেল সেটাকে বলে সারা জীবন এর সঙ্গেই কাটালো আর কারোর কথা শুনলো না এত উঠতে বসতে চলতে খালি তার কথাই ভাল লাগে সেটাকে মানে ওটা বলা হলো বুদ্ধি বুদ্ধি যে বুদ্ধিটা সব সময় মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে দুষ্ট বুদ্ধি বিভিন্ন ভোগ প্রবৃত্তি সম্পন্ন এই প্রমোদা এটাই আমি আমার এই অভিমান আছে খুব সুন্দরী সে মানুষ দেখবেন নিজের বুদ্ধিকেই সবচেয়ে বেশি আদর করে অন্য কাউকে আদর করতে চায় না আর এই বুদ্ধিতে অধিষ্ঠিত হয়ে পুরুষ বুদ্ধি মানে অন্তঃকরণের বুদ্ধির সঙ্গে মনও আছে যুক্ত তাই তো তাই বুদ্ধিতে অধিষ্ঠিত হয়ে এই পুরুষ অর্থাৎ ক্ষুদ্র পুরুষ ভোগী পুরুষ এই ইন্দ্রিয়গণের দ্বারা সবসময় পাঞ্চাল দেশেতে বাগানেতে বেড়াতে যায় পাঞ্চাল দেশ পাঞ্চাল দেশ বোঝা গেল পাঞ্চাল দেশ বাগানেতে বেড়াতে যায় বিভিন্ন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পাঁচ রকম বিষয়ই হল সমগ্র এই জগতের জীবগণের ভোগের বিষয় যে কোনো বিষয়ের প্রতি আপনি আসক্ত আছেন বা ছিলেন সেই সব বিষয়গুলোকে অ্যানালিটিক্যালি বিচার করে দেখবেন তার পেছনে এই পাঁচটার মধ্যে যে কোনো একটা আছে শব্দ আছে নয় না স্পর্শ সুখ আছে শব্দ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এইগুলি পাঁচটা ছাড়া পুরো তাম এই ইউনিভার্সের পুরো বিশ্বের ভোগের বস্তুগুলোকে অ্যানালিটিক্যাল বিচার করলে এর বাইরে আপনি যেতে পারবেন না ক্ষমতাও নেই কেন এছাড়া তো নেই কিছু পঞ্চতন মাত্র এগুলো ভোগ করেন এই ভোগের জন্য বুদ্ধিকে অর্থাৎ মনকে আশ্রয় করে এবার এই কি হয় এই পুরঞ্জন অর্থাৎ এই ভোগী আশ্রয় করে বুদ্ধির মনের কোনো অগম্য স্থান নেই মনের কোনো অবন যে কোনো খুশি চলে যাবে এইভাবে গিয়ে তারা ইন্দ্রিয়গণ আবার বলছেন এই দেহে ইন্দ্রিয়গণ দ্বারা প্রাকৃত গুণগ্রাম ভোগ করে থাকেন আর এই যে কন্যার কথা বলা হলো সুন্দরী তিনি যে যার সঙ্গে সখীর সঙ্গে সখ্য হলো হ্যাঁ এই যে পুরঞ্জনের তার আবার পাঁচটা সখী আছে তার সঙ্গে পাহারা দেয় তার সঙ্গে থাকে সুসময় এই এটা রাজন আমি এই যে পাঁচটা শীর সম্পন্ন এই যে বলছে পঞ্চশীর সর্প বলে বর্ণন করেছিলাম এরা হচ্ছে পঞ্চবায়ু যে পঞ্চবায়ুর দ্বারা আমার প্রাণ চলতে থাকে পঞ্চবায়ু যদি একটাও কোনো ডিস্টার্ব হয় তাহলে শরীর বিকল হয়ে যাবে পান অপান উদান সমান এই সমস্ত কিছু বান এই সমস্তগুলো দেহের বিভিন্ন অংশে থেকে বিভিন্ন ক্রিয়াকর্মকে সম্পাদন করেন not only that but also কি এই আত্মা এই বায়ুর সংযোগেই শরীরটাকে সঞ্জীবিত রাখে আত্মাটাকে তুলনা দিতে গিয়ে চৈতন্য চৈতামিতে মহাপ্রভু সুন্দর একটা উদাহরণ দিয়েছেন আত্মাটা কোথায় থাকে কিভাবে থাকে কেউ কিন্তু আত্মা যে আছে তার প্রভাবটা সরা শরীরে ব্যপ্ত হয়ে পড়ে হাউ ইজ দ্যাট পসিবল এটা কি করে সম্ভব হয় আত্মাটা এক জায়গায় আছে থাকতে পারে কিন্তু তার প্রভাবটা সারা শরীরে ব্যপ্ত হয়ে সারা শরীরকে অ্যাক্টিভ রেখেছে এটা কি করে হয় এটা বলতে গিয়ে যোগ সাধনার যারা আছেন যোগের সব প্রিলিমিনারি সব কথাগুলো আছে সেখানে বলছেন আমাদের চৈতন্য চৈতামিতে যদি একটা অপূর্ব মলয় চন্দন অত্যন্ত মূল্যবান এতটুকু চন্দনের সামান্য টুকরের দাম বিশাল এক নম্বর যেটা এখানকার মানুষ প্রায় দেখেনি বললেই হয় মলয়জ চন্দনের একদম খাঁটি ওর যদি কিয়দংশ ঘষে কর্পূরের সঙ্গে ঘষে কর্পূর কেশর ইত্যাদি ঘষে যেটা ভগবানকে দেয়া হয় সুখবিধানের জন্য ভগবানের সুখবিধানের জন্য আমরা এই চন্দন লেপন করি চন্দনটাকে বদ্ধজীবকে লাগানো নিষেধ কেন রাজসিক এটা ভোগ্য বস্তু হয়ে যায় এটা ভগবানকে দেওয়াটাই ভালো বদ্ধজীব যেন না নেয় যদি নেয় তাহলে নিতে পারে প্রসাদী চন্দন যেটা বেরোনো ওটাকে নিতে পারে আমরা কোনো রকম ভোগকে প্রশ্রয় দিতে পারবো না ভগবানকে পান নিবেদন করা যেতে পারে আপত্তি নেই কিন্তু সেই পান আমরা অভ্যাস করে ফেললে আমাদের পানের অভ্যাস দাঁড়িয়ে যাবে আর অনেকে প্রশ্ন করে মহারাজ পান কেন দেয় না গৌরীয় মঠে বলো পান দিতে পারে গৌরীয় মঠে দেওয়া পান নেই কিন্তু দিলে কি হবে ওই পানটা একজন বলে পানটা ফেলে দিবি কেন দে না আমি খেয়ে নিই ওই করতে করতে তার একটা অভ্যাসে সেই জন্য প্রপাত এটা বিধান দেয়নি কিন্তু প্রপাত মানাও করেন এই প্রসঙ্গে কিছু বলেন না এটা ভগবানের ইন্দ্রিয় তর্পণ হয়েছে ভগবানের জন্য সবই বিধান আছে কিন্তু তোমার জন্য তো এটা নেই তুমি ভোগ্যবস্তু কোনো ভোগের বস্তুতে আসক্ত হয়ে যাওয়া মানেই হলো সেখানে আবার বিপদ চৈতন্য চৈতন্য বলছে সেই মলয় যে চন্দন উৎকৃষ্ট মলয় চন্দন কর্পূর কেশরের সঙ্গে ঘষে যদি এইখানে একটু এইখানে লেপন করে দেয় এইখানে গোল্ড একটা তিলক বা কেউ সারা দিন ওই শরীরটা শীতল থাকবে কেন একটা শীতলতা সারা শরীরে মনে হবে একটা ঠান্ডা একটা আমেজ আত্মা যখনই কেউ প্রশ্ন করলো আত্মা কোথায় থাকে আমি বললাম আপনার কি মনে হয় আত্মা কোথায় থাকে বলো তা তো জানি না মানে আমি বললাম এটা তো খুব সোজা যখনই মানুষ আমি আমার এরম করে তখন এখানে দেখায় কখনো এখানে দেখায় না এটা বড় স্ট্রেঞ্জ কেন মানুষ আমায় আমার এটা বলতে গিয়ে এখানে কেন দেখায় এখানেও তো দেখাতে পারত পেছনে দেখাতে পারত কখনো দেখায় না এটা অটোমেটিক ফ্যাক্টর একটা এটা অবচেতন মনেতে কে যেন বলে দিচ্ছে আত্মা এখানেই আছে হয়ে গেল সমাধান এর মধ্যে তর্কের কোনো প্রশ্নই আসতে পারে সমস্ত জাজমেন্ট কেটে গেল কেউ পৃথিবীর কেউ তর্ক করতে পারে এই আত্মা কিরকম উদাহরণস্বরূপ বলেছেন ভাগবত পুরাণে বলেছেন উপনিষদে বলছেন বলছেন বালগ্র বালগ্র ভাগস্য শতভাগস্য শতধা কল্পিতস্য চ এই বালের এই চুলের একটা টিপস তার একশো ভাগ করলে তার এক এক ভাগকে আবার একশো ভাগ করলে যা দাঁড়ায় সেটাকেও তো মানে তো দেখা তো দূরে একটা ধুলিকণাকে দেখা যেতে পারে তথাপি তাকে দেখা যাবে না তাহলে এইরকম একটা আত্মা চিত পার্টিকেল যেমন উদাহরণস্বরূপ বলা হয়েছে মহাপ্রু বলেছেন অগ্নি জ্বলছে খুব জোরে জ্বলতে জ্বলতে অগ্নি থেকে স্ফুলিঙ্গ বেরিয়ে আসছে ছিট করে আপনারা যারা ছুরি কাটারি সান্দিতে জানতে দেখেছেন ধরালে সেখানে তো বেরোয় ও অগ্নি স্ফুলিঙ্গ আগুন থেকে ওরকম বেরোয় অগ্নির যে স্ফুলিঙ্গগুলোর মধ্যে অগ্নির যা গুণাবলী আছে অগ্নি স্ফুলিঙ্গের মধ্যেও কিন্তু সেই সেই গুণাবলী আছে কারি অগ্নি স্ফুলিঙ্গ হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র অগ্নি হচ্ছে বৃহৎ অগ্নি সদৃশ্য সেই স্ফুলিঙ্গ সদৃষ্ট বলা হয়েছে শাস্ত্রেতে উপনিষদ আদিতে বলছেন এই চুলের অগ্রভাগকে একশত ভাগ করে যে এক এক ভাগ হবে বা অলগ্র ভাগস্য শতভাগস্য শতধা কল্পিত সচ কল্পিত সচ বলেছে ক্যান বি ইমাজিন তুলনা করা যেতে পারে তাও বলছে না কির এত সূক্ষ্ম সেই চিদাত্মা যদি এখন ভেতরে বিরাজমান থাকে এই চিদাত্মা যদি কাউর দেহেতে থাকে প্রবিষ্ট একটা এই যেমন বলা পুরঞ্জন এ দেহে প্রবিষ্ট হয়ে এখন সেটা রয়েছে সে এক জায়গায় থাকলে পরেও তার প্রভাবটা সারা শরীরে ব্যপ্ত হয়ে রয়েছে কীরকমভাবে এই পঞ্চ বায়ু এর মাধ্যমে এই প্রাণ প্রাণবায়ু বলে একটা কথা আছে না এই প্রাণবায়ু এই প্রাণ ভেতরে এমনভাবে বিদ্যমান রয়েছে যে কাউর বুঝবার বিষয় নয় কেউ অনুভব করতে পারছে না কিন্তু আছে অনুভব করতে পারছে প্রাণ আছে তাহলে পঞ্চ প্রাণী পূর্পালক যে পঞ্চশ্রী সর্প বলে তোমাকে বর্ণনা করছি এইসব আর একাদশ যে নায়ক মন একাদশ নায়ক এই মন আর তার বল মহৎ পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এইসব নিয়ে এইসব নায়ক হ্যাঁ আর যে এইভাবে বর্ণনা করতে করতে করতে করতে সমস্তভাবে বর্ণনা করা হয়েছে বর্ণনা করে বলা হয়েছে দেখো খুব আরামে সে এইভাবে পাঞ্চাল দেশেতে বিচরণ করে যাচ্ছে প্রমোদাকে সঙ্গে নিয়ে প্রমোদাকে ছাড়ে না প্রমোদা মানে বুদ্ধিটা এই করতে করতে সে ভুলেই গেছে তার যে জন্ম হয়েছিল তারপর যে সে আস্তে আস্তে বড় হয়েছে বালক ছিল খেলেছে তারপরে কমে দিনে দিনে বয়স বাড়লো তারপর এখন সেই যে সুন্দর শরীর ধারণ করেছে তারপর যে শরীরটা আস্তে আস্তে ধ্বংস হতে যাচ্ছে এটা বুঝতে পারছে না এটা ভুলে গেছে আমাদের বৃন্দাবনে সব মজা করে বলে বলে এক একবার করে একটা করে ইন্দ্রিয় খারাপ হচ্ছে ঘন্টা দিচ্ছে এই তো সময় এসে গেছে দাঁতগুলো নড়ে গেছে ও কি দাঁতের যন্ত্রণা কি বলবো ডাক্তার কে যাচ্ছে ও বুঝতে পারছে না ঘন্টা পড়ে গেছে রেডি হও চোখেতে ভালো দেখতে পাই ছানি পড়েছে পড়বেই তো ছানি এই হলো এইভাবে একটা একটা করে ইন্দ্রিয় খারাপ হচ্ছে ভেতরে ভেতরে সিগনাল দিচ্ছে ভেতরে সিগনাল দিচ্ছে বুঝতে পারছে না এখনও চব্যচস্য খাও হাড় চিপাবো বুড়ো হয়ে গেছে চিপাতে পারে না বলে আমাকে হাড়টা দিস না আমি খেতে পারি না একটু নরম মাংস দিবি খাও তুমি ভালো করে তোমার মাংস আবার পরে খাবে বিধান আছে মাংস কথাটার মানেই তাই ব্যাখ্যা মাংস মানে আমাকে যে ভক্ষণ করেছে আমি তাকে খাও মাংস কথার মানেই <laughs> ভালো খাও তোমার মাংস আবার সে খাবে এখন মানুষজনই লাভ করেছে এই জন্যে বেশি করে মাংস খেয়ে দেহটাকে পুষ্ট করবে বলে ভালো খাও তাহলে এইভাবে তার যে শরীরে ঘন্টা পড়ে যাচ্ছে সে আর মনে করছে না চণ্ডবেগ কাকে বলছেন ওই যে এই যে তিনশো দিন একটা করে বৎসর চলে যাচ্ছে এ একটা করে বৎসরে এক একটা দিন যখন চলে যাচ্ছে তখন মানুষের জীবন থেকে বসন্তের পড়া ঝরে পড়া পাতার মতো একটা করে দিন যখন চলে যাচ্ছে তখন সে উপলব্ধি করতে পারছে না যে আমি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি এইভাবে তিনশো পঁয়ষট্টি দিনে এক বৎসর বৎসর চলে গেল একটা করে বৎসর কাল হরণ করে নিয়ে যাচ্ছে এগুলোকে চণ্ডবেগ বলা হয়েছে ধীরে ধীরে তার শরীরের গুরুত্ব হারাচ্ছে দুর্বল হয়ে পড়ছে অনেক অত্যাচার করেছে যৌবন বয়সে অনেক ভোগবিলাস করেছে আর ধীরে ধীরে কি হলো এইবার জবনেশ্বর আক্রমণ করেছে জবনেশ্বর মানে জবন মানে জবন মুসলিম এটাকে জবন বলা হচ্ছে সে আবার আক্রমণ করেছে এই পুরকে সসৈন্য সমেত নারজি মহারাজ এর মানে বুঝলে রাজন বললো না এটা কিছু বুঝতে পারলাম না বলে বুঝতে পারবেও না কোনোদিন ভালো করে শোনো ওটার মানে হলো রোগব্যাধি আক্রমণ করেছে সৈন্যবাহিনী সমেত এই পুরটাকে আক্রমণ করেছে ফুল ট্রুপস ব্যাটেলিয়ান এই পুরটাকে আক্রমণ করে চারিদিক থেকে দুর্গের ভেতরে রয়েছে মার ভাং চুর চোখ কানা হয়ে যাচ্ছে খেতে পাচ্ছে না আবার কাউকে স্যালাইন দিতে হচ্ছে কাউকে রক্ত দিতে হচ্ছে এই চলছে এইভাবে যবনেশ্বর কি হলো আদি ব্যাধি নামক সৈন্যগণ যবনেশ্বর অনুসরেরা আগবারে দুরন্ত আক্রমণ করলো শরীরটাকে বাং চুর করে একবার শেষ কর কিন্তু সেই জীবাত্মা কিছুতেই বুঝতে পারল না যে আমি বন্ধন দশায় রয়েছি এই অবস্থা আমার গতি কি হবে হায় হায় সে বুদ্ধির সঙ্গে এত ওতপ্রোতভাবে যে ভগবানকে জানল না গুরু ভগবানকে না জেনে গুণ সকলে আসক্তি হলো এই অভিমানে তো অবশ্যই সাত্ত্বিক রাজনৈতিক তামসিক কর্ম করতে থাকে আর তদনুরূপভাবে তার জন্মকর্ম বিস্তার হতে থাকে রাজন এর বাইরে কেউ যেতে পারে না আমি অনেক কথা বলেছিলাম তুমি একটাও কথা বুঝতে নি রাজন কিন্তু এখন এই অল্পের উপর আমি বললাম এবার কিছু বুঝলে তাহলে এখন কিছু কিছু বুঝছি হ্যাঁ কিছু কিছু মনে হচ্ছে বুঝছি হ্যাঁ ঠিক আছে এবার বোঝো শোনো ভালো কথা অর্থে হি অবিদ্যমানে অপি সংস্কৃতির নিবর্ততে মনসা লিঙ্গ রূপেণ স্বপ্নে বিচরত যথা যেমন মানুষে স্বপ্ন দেখে মানুষ বিভিন্ন জায়গায় বিচরণ করে কখনো গঙ্গায় সাঁতার কাটছে কখনো কোথায় যাচ্ছে এইরকম স্বপ্নে বিভিন্ন রকম দেখে বলে একজন ঠেলা টেনে খায় সে ঝুপড়িতে শুয়ে রয়েছে সে স্বপ্নে দেখছি আমি বিরাট পয়সাওয়ালা হয়েছি বিরাট পয়সাওয়ালা এক ধনী বাড়ির এক সুকন্যার সঙ্গে আমার বিবাহ হয়েছে মুখ তমুখ নানারকম হাস্য পরিহাস চলছে এই করতে করতে অনেক ভোগবিলাস গাড়ি কিনেছে সে হ্যাঁ গাড়ি এ করছে এই করতে করতে বেলা হয়ে গেছে বলে তার একজন বন্ধু এসে পেছনে এক লাথি মারল হট ওট বেটা এত বেলা হয়ে গেছে ঠেলা নিয়ে যাবি না সে উঠে পড়ে বিষণ্ন হয়ে গেল আরে ভালো স্বপ্নতে দেখছিলাম স্বপ্নে দেবে ধনী হয়ে গেছি বিরাট বড় বাড়ি তার ভেতরে কত পয়সা হয়ে গেছে আমার আমার মনেই নেই আমি যে ঠেলা ওলা আমি ঠেলা টেনে খাই মনেই নেই স্বপ্নে কিছুতেই মানুষ বুঝতে পারে না কত ঘটনা হয় এরকম আশ্চর্য আশ্চর্য ঘটনা স্বপ্নেতে সত্যি বলে বোধ হয় আর স্বপ্ন যখন দর্শন করবে কখনই মনে হবে না ওটা মিথ্যে বলে মনে হয় বাস্তব মনে হবে কি দেখছি একেবারে কিছুতেই মিথ্যে বলে মনে হয় না যেমন সেদিনকে স্বপ্ন দেখে স্বপ্ন দেখে দুই ব্রহ্মচারীর কথা বলেছিলাম এ খাটের ওপর রয়েছে এ নিচে ও দেখছে ভূতের স্বপ্ন এ দেখছে চোরের স্বপ্ন হতে হতে ও ভূতের স্বপ্ন দিয়ে ওখান থেকে গড়িয়ে খাট থেকে পড়ে গেছে ওর ঘাড়ে পুরে ওকে জড়িয়ে দিচ্ছে ও বলে ভূত ভূত ও বলে চোর চোর ধরেছি আর ও বলে ভূত ভূত আমাকে ধরে নিল মেরে ফেললো সাক্ষাৎ একেবারে এগুলো সব গল্প না এইভাবে বাস্তবিক অর্থ নাই আমি এই কথা দার্শনিকভাবে আলোচনা করলেও এর মধ্যে যে কত বাস্তবতা আছে আপনারা একটা ভেবে দেখবেন বুদ্ধিমান মানুষ চিন্তা করে দেখুক বহির্জগতের যত বস্তুগুলোর সঙ্গে তার সম্বন্ধ আজ পর্যন্ত হয়েছে হয়েছে না তা না অভিজ্ঞানতা আসলো কি করে এই যে এক্সপিরিয়েন্স দুধটা এরম হয় হ্যাঁ দইটা এরম হয় এই মানুষটা এরকম এই লোহা একে বলে লোহা এগুলো কি করে হয়েছে কেন বস্তুজ্ঞান হয়েছে বিচার জ্ঞান হয়েছে এই যে বস্তু বিষয়ক যে জ্ঞানগুলো অভিজ্ঞানাগত অভিজ্ঞানাতগুলো যে লাভ করেছে যত এই জগৎ থেকেই তো লাভ করেছে এখন কাউকে যদি বলে সংসার সংসারের চিন্তা এখন করো না এখন ওই চোখ বুঝে থাক আর চোখ বুঝলে পরে কি হবে চোখ বুঝে সেই সংসারে ঘরে চলে গেল গিন্নির সঙ্গে কথা বলছে বাজারে কি আনতে হবে কেরোসিন পুড়িয়ে গেছে গ্যাস পুড়িয়ে গেছে রাজ্যের কথা ছেলের স্কুলের ফিসটা দিতে হবে দেওয়া হয়নি এই সব সব কিন্তু চোখটা বাইরের দিকে কিন্তু বুঝিয়ে রয়েছে চোখটা এরম বুঝিয়ে রয়েছে ভেতরে কিন্তু সারা সংসার কিন্তু রয়েছে মার্কেট আদি সবই তো রয়েছে বাড়ি ঘর সব ভেতরের মধ্যে অর্থাৎ আমার বক্তব্য হলো এই বাইরের দিক দিয়ে কপটতা করে কেউ যদি বলে আমি মেয়ে ছেলের সঙ্গ করবো না স্ত্রীর সঙ্গ করবো না স্ত্রীরা যদি পুরুষ সঙ্গ করবো খুব ভালো কথা কিন্তু স্বস্তি কি ত্যাগ হলো যদি মানুষের ভেতরেতে আমার মনের ভেতরে এইগুলো চলতে থাকে বিষয়ের সঙ্গগুলো তাহলে গীতাতে ভগবান বলছেন একে চোর বলা হয় হ্যাঁ একে চোর বলা হয় যে মানসা মানসা আসতে স্মরণ যে মনে মনে বাইরের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত হয়ে গেছে বলে আমার বাইরের ইন্দ্রিয়গুলো আমার আন্ডার মাই কন্ট্রোল আমার কন্ট্রোলে এসে গেছে বলে দাবি করে চোখটাকে যদি ভগবান বলছে যদি মনসা আসতে সারণা যদি ভেতরে মনে মনে চিন্তা করে সে বেড়া মিথ্যাচার ও সৌচ্চাতে ভগবান সে কপটাচার করছে সে মিথ্যাচারী সে সাধু নয় সাধু যদি হয় তো আরও পানিশমেন্ট বেশি হবে কেন বাইরের সাধু জড়জগতের লোক তো সাধু বলেনি নিজেকে যে সাধু বলে পরিচয় দিয়ে বেশি ভোগবৃত্তি করবে তার পানিশমেন্ট সবচেয়ে বেশি তাকে ক্ষমা করা যাবে না এই জন্য বলা হচ্ছে মিথ্যাচার ও সৌচ্ছতে তাকে মিথ্যাচার বলা হয় সেই জন্য চোখ বুঝে থাকলেও মানুষের ভিতরে যদি সংসারের সমস্ত বস্তুগুলো থাকে তাহলে এই বাইরের বস্তুগুলো আপনার ভেতরে কি নেই বলে হ্যাঁ আছে কিভাবে সূক্ষ্ম রূপে আছে বাইরের বস্তুগুলো ম্যাটার রূপে আছে ম্যাটার ম্যাটার এটা লোহা এটা পাথর এটা গাছ এটা ম্যাটার রূপে আছে ম্যাটার কিন্তু ভেতরেও রয়েছে সূক্ষ্মরূপে রয়েছে কেন ভেতরে সূক্ষ্মরূপে যারা স্বপ্ন দেখে তাদের কত নোংরা সঙ্গ হয় হয় না স্ত্রী সঙ্গ করে মানুষে করে কতবার ডাক্তাররা মানো করে এসব করবে না একদম সচ্চিন্তা করো জীবন শেষ হয়ে যাবে একেবারে এইভাবে দেখা যায় যে আমাদের এই যে আকাশের মধ্যে যত গ্রহ তারা নক্ষত্র এসব বিরাজমান রয়েছে সব যেন মনে হচ্ছে ঝুলছে ঝুলছে না সাসপেন্ডেড অবস্থায় জলের মধ্যে যেমন সাসপেনশন থাকে বায়ুর মধ্যে যেমন এইসব ধুলিখানা উঠছে আকাশের মধ্যে এই মহাশূন্যে গ্লাক্সি ওয়েতে সব গ্রহ তারা নক্ষত্র সব ঝুলছে সেরকম আপনার মনের ভেতরে সমস্ত বিষয়গুলো সাসপেন্ডেড অবস্থায় সূক্ষ্মরূপে রয়েছে রয়েছে না সমস্ত বিষয় বাইরে যা আছে সব আছে কেউ বলতে পারবে না কেউ বলতে পারে কাউ ক্ষমতা নেই এখানে এসে ছুঁয়ে বলো আমি তো বলিও ভয় পেয়ে যা বলে মহারাজের মুশকিল ব্যাপার বলতে পারবে না বিষয় বিষয় নেই যার বিষয় নেই তার অনর্গল ভগবত তত্ত্ব বিজ্ঞান স্ফূর্তি হবেই হবে তার আর কোন রকম জ্বালাপড়া থাকতে পারে না হয় না তাহলে অর্থেই অবিদ্যমানে পি সংস্কৃতির ন নিবর্ততে মনসা লিঙ্গ রূপেণ স্বপ্নে বিচরত যথা স্বপ্নে যেমন স্বপ্নদৃষ্ট স্বপ্নদৃষ্ট বিষয়ের প্রতি অনুরাগ বৃদ্ধি পায় ছোটাছুটি করে সেইরম লিঙ্গ ভঙ্গ যতক্ষণ লিঙ্গ শরীরে যতক্ষণ ভঙ্গ করতে না পারবে ততদিন সাধন ভজন করে তোমার বিশেষ কিছু সুবিধা হয়নি সাধন ভজন করার মানেই হলো সাধন ভজন করে লিঙ্গ শরীরকে লিঙ্গভঙ্গ হয় অনায়াসে তব অল্প স্ফূর্তি পায় উগ্রতাপ দূরে যায় লিঙ্গভঙ্গ হয় অনায়াসে কখন হয় যখন ভগবানের নাম এবং ভগবান অভিন্ন জেনে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস হৃদয়তে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শহরী কিন্তু সবাই যদি উচ্চারণ করে তার মধ্যে থাকে না থাকে কোনো মহাপুরুষগণ যারা ভগবানকে বসীভূত করেছেন যারা অনুভব করেছেন যে নামের মধ্যে সব রয়েছে যেমন আমি বলেছিলাম ওং এই ওঙ্কার এই অক্ষরটা এই ওঙ্কারের মধ্যে অনন্ত বিশ্ব সৃষ্টির বীজ এটা হচ্ছে বিশ্ব সৃষ্টির বীজ গীতাতে বলেছে ওম ইতি কাক্ষরম ব্রহ্ম বাহারণ মাম অনুস্মরণ য য ত্যাজন দেহম স্বজাতি পরমাম গতিম ওম ইতি এই অক্ষরকে যদি চিন্তা করতে করতে তন্ময় হয়ে যায় উচ্চারণ করতে করতে দেহ ছাড়ে তাহলে যেন আমার কাছে আসবে এগুলো কোনোটাই গল্প কথা নয় চেতনার জাগরণ গ্রন্থটাকে যত বড় বড় সব মিনিস্টাররা পড়েছেন যত বড় বড় লোক তার পাগল হয়ে গেছে এইরকম বিচার রয়েছে বিশ্ব সৃষ্টির বিজ্ঞান ভিত্তিক সব বিচারগুলোর মধ্যে রয়েছে বিশ্ব সৃষ্টির যা যা রহস্য সায়েন্টিস্টরা কি বলেছে শাস্তে কি আছে কোন সব মিলিয়ে মিলিয়ে ম্যাথমেটিক্যাল প্রমাণ দেয়া হয়েছে শেষের চার পাঁচ দিন বোধে ওরা কিছু রাখবে আপনাদের দেখবার জন্য কোনোদিন তো আমি কোনো হরিকতাতে সব রাখি নাই এরা জোর করে এখন এনেছে এখন প্রশ্ন হলো এই যে কি করে সৃষ্টি হয়েছে বৈজ্ঞানিকরা বলছেন গ্লাক্সি ওয়েতে একটা ম্যাস আছে সেই ম্যাস এজুটেটেড হয়েছে হয়ে সৃষ্টি হয়েছে বলে মূর্খ বিজ্ঞানী ম্যাসটা কোথা থেকে এলো তুমি যে বলছো গ্লাক্সি ওয়েতে একটা ম্যাস আছে আর ম্যাসটা were from this mass came আর এই যে ম্যাসটাকে বলছো এজিটেটেড হয়েছে এজিটেটেড হয়েছে তুমি বলছো তো ম্যাচটা এজুটেটেড ক্ষোভিত হয়েছে আর ক্ষোভিত হতে গেলে কোনো এনার্জি দরকার হয় what is the source of that energy এই সব সমাধান করা আছে তুমি যে বলছো এই ম্যাচটা এজিটেটেড হয়েছে এজিটেটেড হয়ে উত্তেজিত হয়েছে তাই তো বলছো এটা হয়ে বিশ্ব সৃষ্টি হয়েছে উত্তেজিত হলো কোথেকে সে এনার্জিটা কে দিল কোথা থেকে এসছে সেটা তারা কোনো জবাব দিতে পারে নাই লেটেস্ট সায়েন্টিফিক রিসার্চে বলছে একটা লো মাউন্ট অফ সাউন্ড একটা অত্যন্ত মিষ্টি শব্দ লেটেস্ট সায়েন্টিফিক রিসার্চ বলছেন বিভিন্ন জায়গা থেকে আমেরিকা থেকে আমাদের নাসা থেকে সেখান থেকে এসছে বলছে একটা অত্যন্ত বিজ্ঞানীরা স্বীকার করছেন একটা সুন্দর মিষ্টি বলছে একটা অত্যন্ত মিষ্টি শব্দ অত্যন্ত মিষ্টি শব্দ থেকে টোটাল বিশ্ব সৃষ্টি হবে সে আবার কি মিষ্টি শব্দ থেকে বিশ্ব সৃষ্টি হ্যাঁ আমাদের এটা সব প্রমাণ আছে স্বাস্থ্যের প্রমাণ ঠিক বলেছে এইভাবে দেখা গেল সুন্দরভাবে ব্যাখ্যা করে তার কাছে বলা হচ্ছে তারপরে যে দেখো নারজি বলছেন লিঙ্গ শরীরকে না ত্যাগ করতে বললে কোনোদিন তোমার সমাধান হবে না আর বাসুদেবে ভগবতী ভক্তিযোগ ও সমাহিত যখন সর্বভূতে যে যে সর্বভূতে যে ভগবান বিরাজমান আছেন বাসুদেব বাসুদেব সেই বাসুদেবে ভগবতী ভক্তিযোগ সমাহিত তোমার যদি ভক্তি আসে অর্থাৎ সহজাত প্রবৃত্তি আসে তাকে সেবা করব। তখন তোমার সমস্ত সমাধান সমাধান হয়ে যাবে কেন তখন তোমার বাইরের বিষয়ের প্রতি আর অনুরাগ থাকবে না সদৃচিনেন বৈরাগ্যম জ্ঞানঞ্চ জনৈশ্বতী তখন তোমার স্বাভাবিক বৈরাগ্য আসবে জ্ঞান আসবে এগুলো সব স্বাভাবিক আসবে তোমার ভেতরে চলে আসবে অপূর্বভাবে সব যে পদ্ধতি এটা তোমাকে বলার কথা নয় রাজন তুমি প্রত্যক্ষভাবে এগুলো করো দেখবে আর জেনে রেখো একটা কথা তোমায় বলে যাচ্ছি এটি সব সব সমাধানের শেষ কথা তোমায় বলছি যত্র ভগবতা রাজন সাধব বিশদাশয়াহা ভগবদ গুণান কথনম শ্রবণম ব্যগ্রচেতসহ যেখানেই দেখবে যে হরিক সেবন প্রপাসু সাধুগণ হে রাজস্বে যে শ্রদ্ধাপূর্বক নিরন্তর ভাগবত কথা শ্রবণ অধ্যয়ন করে ভগবানের উচ্চত কথা অচ্যুতের কথা আশ্রয় করিয়া তার এই তার সেই ভক্তি অচুরেই যে ভক্তির কথা বললাম এটা কোনো গল্প কথা নয় যেখানে তোমাকে বলে বাসি দেবে ভগবতী ভক্তিযোগ সমাহিতা নাও পয়েন্ট ইজ দ্যাট আমি কোথা থেকে এই ভক্তি পাবো বৈষ্ণব তো এখন বলে বসু বাসুদেবে ভগবতী ভক্তিযোগ সমাহিত ভালো কথা সলিউশন বলে দিল কিন্তু ভক্তিটা পাবো কোথা সেটা সমাধান বলছেন যে কি করবে মানে বলছেন তুমি কাজ করবে সব সময় হে রাজর্ষে সো এব রাজর্ষে স্বাদ অচ্যুত কথাশ্রয় শৃণ্ণতহ সদ্যধানস্ব নিত্যদা সাদ অধীয়ত বলছেন যারা শ্রবণ কীর্তন নিরন্তর শ্রদ্ধাপূর্বকভাবে করে থাকেন সেই সব যে অচ্যুতের কথা আশ্রয় করে যারা আশ্রয় করেন তারা অচিরেই এ ভক্তি লাভ হয় আর এটা বই পড়লে হবে না শুধু যারা নিজের জীবনে ভক্তিকে আচরণ করেছেন কত ধানে কত চাল হ্যাঁ এখন তো উপহাসের পাত্র হয়ে গেছে মানে ওরা জানে না যে একটা বাস্তব শব্দ জীবনে কি হয় কি করেন এটা লোকের বিশ্বাস নেই সঙ্গে যদি থাকে তখন বুঝতে পারে হ্যাঁ তা নাহলে মনে করে তো খাচ্ছে দাচ্ছে আরামে রয়েছে এটা ভাববে সেই জন্য বলছে হে রাজন যে স্থানে বিষাদা সাইয়া বিষদাস বিষদাসাইয়া ভগবত ভক্ত সাধুগণ ভগবানের গুণ সকল কথন এবং সমন্বিত ব্যাঘ্রচিত্র বর্তমান থাকেন মহৎ ব্যক্তিরা ভগবান মধুসূদনের পবিত্র চিত্র প্রায় কীর্তন করেন তারা ইয়ত্র ভগবতা রায়ন সাধব বিষদাসাইয়া ভগবত গুণান কথন শ্রবণ চেত সহ তস্মিন মহত মুখ তস্মিন মহত মুখরিতা মধুবীর চরিত্র पिजूषेषसरितः परितः स्रवन्ति ताजे पिबन्ति अवितृशो निपगारकर्णै স্থান স্পৃশন্তি অসনত্তির ভয়সো কমোহা কি বলছেন তসমিন মহদ মুখরিতা মদবী চরিত্র পীযূষ শেষ সরিত হো পরিত হো সবন্তি তাজে পিবন্তি অবিতৃশো নিপুগার কর্ণই স্থান ন স্পৃশন্তি অসনত্তিড়ো ভয়সো কমোহা তসমিন মহৎ মুখরিতা মধুবিচরিত্র বলছেন ভগবান মধুময় ভগবানকে অনেক উপনিষদ আদি বিভিন্ন জায়গায় মধু মধু ওম মধু ওম মধু বলা আছে মধুকে অধরাম মধুরাম বদনাম মধুরাম ইত্যাদি সব মধুরাষ্ট্রকমে আছে মধু বলে যদি কাউকে বলা হয় বলে মধু কাকে বলে আপনারা মধু মনে ভাববেন ওই যে আমাদের হানি কিন্তু মধু বেদে উপনিষদে ভগবানকে মধু বলা হয় মধু মানে রসময় ভগবান আস্বাদনের বস্তু এর অনেক স্থানে ওম মধু ওম মধু বলে স্তব করা আছে আর এইখানে তসমিন মহৎ মুখরিতা যে স্থানেতে মহাজনগণের মুখ থেকে মধুবীর চরিত্র আর মধুময় ভগবানের যে গুণকথা চরিত্র পীযুষ শেষ সরিত পরিত শ্রবন্তী মহৎ মহাপুরুষগণের মুখারবিন্দ থেকে অনর্গল সে বিচিত্র পীযুষ অমৃতময় কৃষ্ণত কীর্তন গান নর্তন কলা পথো জনী ভাজিতা সদভক্তাবলি হংস চক্র মধুপো সেনী বিহারাস্পদম कर्णानंदी कलध्वनिर्बहुतु मे জিহ্বামরু প্রাঙ্গণে ইত্যাদি শ্লোক আছে পরে ব্যাখ্যা করব অপূর্ব যেখানে ভক্তাবলী থাকেন বিহঙ্গগণ তারা হচ্ছেন মধুপানকারী বিহঙ্গ এই পাখি পাখিরাও মাঝে মাঝে মধু খায় তবে মধু সোর্স হলো একমাত্র মৌমাছি পাখিরাও চেটেপুটে খায় কিন্তু এখানে বলছেন সেইখান থেকে যে খড়িত হচ্ছে হরিকথা সেই মধুবীর চরিত্র পীযূষ শেষ সরিত পরিত শ্রমন্তী তা যে পিবন্তি অবিতৃষ নিপগার কর্ণই সেই অমৃতময় পীযুষ কথা যে মহাপুরুষগণের মুখারবিন্দু থেকে বিগলিত হয়ে গেলে অমৃতর মতো প্রবাহিত হচ্ছে মন্দাকিনী ধারা সেটা যে কান পেতে কান পেতে শুনবেন মহাপ্রভু বলছেন সংকীর্তন হচ্ছে রথযাত্রায় স্বরূপ গোসাই এক একটা করে শ্লোক বলছেন কীর্তন করছেন বলো বলো বলে প্রভু পাতে কান স্বরূপ বলো কি বললে কি বললে বলো বলো আরো বলো আরো বলো কান আমার তৃষ্ণায় মরে গেল কালকে না আজকে সকালেই তো কালকেই বোধহয় আলোচনা করেছিলাম পিথু মহারাজকে ভগবান বলছেন তুই পিথু মহারাজকে ভগবান বলছে কিছু বর না আর পিথু মহারাজ নিজেই তো ভগবানের অংশ পিথু মহারাজ বললেন ঠিক আছে একটা বর যদি দিতে হয় দিন আর কোনো বরে আমার দরকার নেই সেটা কি বলছেন কর্ণা ইউ তো এ সময় বারাহা আমাকে কোটি কোটি কান দিন আমাকে আপনি কোটি কোটি কান অর্বুদ কান এ দুটো কানে আপনার অমৃতময় কথা শ্রবণ করে আমাদের তৃপ্ত হচ্ছেন আমরা অবাক হয়ে গেলাম পৃথু মহারাজ কি করে এই কথাটা বললেন আহা এই কথাটা তো রাধারানীর কথা কথাটা বাস্তবে রাধারানী এটা তার মুখে এলো কি করে রাধারানী বলছেন তুণ্ডে তাণ্ডবী নিরতি বিতনিতে তুণ্ডাবলী লব্ধে কর্ণ ক্রোড় করম্মিণী হ্যাঁ কর্ণার বুদেভ্য স্পৃহাম ইত্যাদি শ্লোকে ব্যাখ্যা হবে দশম স্কন্ধে আলোচনা হে সখী কোটি কোটি কান চাইছে কে শোনালো এই নাম এটা রাধারানীর কথা কি করে পিথু মহারাজের মুখেতে এলো আমরা অবাক হয়ে যায় এটা কাউর জগতে কাউর মুখে এই কথা শুনি পৃথু মহারাজের মুখে এই কথাটা এলো হ্যাঁ অনেক কান দরকার ঠিক আছে কিন্তু কোটি কোটি কান দাও এটা রাধারানী বলেছিলেন এই কথাটা তার মুখে চলে এসছে যাই হোক তো ভগবানকে বললেন ভগবান যদি বর দিতে হয় তাহলে এক কাজ করুন তো আমি হরিকথা শুনে তৃপ্তি লাভ করছি না হ্যাঁ তা আমাকে কর্ণা ইউথ এ সময় বারাহা আমাকে কর কোটি কোটি বিধৎস বিধৎস কর্ণা ইউথ এ এই সময় বারাহা বিধৎস মানে আপনি বরদান করুন দিন বিধৎস কর্ণা ইউথ এ সময় বারাহা এটি আমার বর যদি দিতে হয় দিন এরকম একটা কথা তাহলে এখানে তো এই যে কথাটা আসছে এখানে ঠিক তা যে পিবন্তি অবিত্রিস নিপ গার নিপ যে গারো কর্ণই গাঢ়ভাবে হৃদয় নিয়ে যদি যে কর্ণের দ্বারা এ পীযুষ অমৃত পান করছে তা যে পিবন্তি অবিত্রিস নিপ গারো কর্ণই স্থান ন স্পৃশন্তি অসনত্তির ভয়শোক মহা তাকে জগতের কোনো ভয় মহু বিভিন্ন রকম আতঙ্ক দেখিয়ে দেবে হতে পারে না বিভিন্ন ধরনের আতঙ্ক এই জগতে সমস্ত লোক দেখবেন কোনো না কোনো টেনশনে তো রয়েছে কোনো না কোনো আর একটা যদি সত্যিকারের সাধু হয় তাকে ডাক্তার দিয়ে পরীক্ষা করান নিউরোলজিস্ট বা কাউকে দিয়ে দেখে এখানে ধরে বলে এ কি বাচ্চা ছেলের মধ্যে কিছুই নেই চিন্তাভাবনা কি খায় দায় থাকে আরাম সমস্ত বিষয়টার জগতের লোকগুলো কটা লোকের কাছে আমরা চিৎকার করবো যে কোনো সমস্যায় লোকে পড়ুক অন্তর থেকে যদি একটা সমাধান খুঁজতে চায় তাহলে ভগবানের কাছে সমাধান চান ভগবানের কাছে শরণাগত হলেই যে সমাধান বেরিয়ে আসে সেটা আলটিমেট ভালো আর যে সমাধানগুলো কোর্টে কাচারিতে করা যায় তার দ্বারা বাস্তবিক সমাধান হয় না ওর সমস্ত এর রেজাল্ট এর পরে আবার আউটকাম আছে যেন যেমন বলে every action has has its equal and opposite reaction প্রত্যেক ক্রিয়ার বিপরীত তুমি ওকে আজকে ধরে মারধর করে জেলে ঢুকিয়ে দিলে ও জেলে গিয়ে বলছে দাঁড়া আমি বেরোবো তখন তোকে দেখে নেবো এই কথা বলছে তা তাই তো হচ্ছে আর কি সমাধান তো তো সমাধান নেই তো বিশ্বের যে শান্তি সংস্থা হয়েছে সেও সমাধান নেই তারা চিৎকার করে বলতে পারবে না সমাধান করতে পারবে কেন সমাধান নেই তারা সমাধান জানেই না কি করে হবে এটা করে রেখেছেন একটা অর্গানাইজেশন ওয়ার্ল্ড পিস অর্গানাইজেশন কিন্তু সমাধান একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা যদি কেউ বুঝতে পারে সঙ্গে সঙ্গে সমাধান যারা আপনাকে বিবেকের আনন্দ বলেন তিনিও আমি বাস্তব সমাধান বলতে একটা ছোট্ট একটা বই বার করছে নিরামিষ আমিষের উপর সমস্ত পৃথিবীর বৈজ্ঞানিকদের দার্শনিকদের মতামত নিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে ফুরিয়ে গেছে যেগুলো দান করে দিতাম সবই মঠে মঠে বিক্রি হয়ে যায় মঠে ওরা সেবায় লাগায় অপূর্ব গ্রন্থ সেখানে শেষের দিকে ওই বিবেকের আনন্দ যিনি লাভ করেছিলেন জড় বিবেকের তার কথা বলা রয়েছিল তার মন্তব্য তিনি বলেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে গোপীপ্রেমের ধর্ম সেটি আলটিমেট আমি আমার জীবনে বুঝেছি তিনি শেষ মন্তব্য বেলুর মঠ থেকে বার করেছিলেন ওই চিঠিটা দিয়েছিলাম ম্যাড্রাস থেকে ওটা আনা হয়েছিল কোনো রকমভাবে এসছে এটি শেষ কথা এর ওপর আর কিছু হতে পারে না এর ওপর আর কিছু নেই তো এইসব কথা চৈতন্য মহাপুর কথা বুঝতে অনেক দেরি আছে তবে একটা কথা বুঝতে পারবে চৈতন্য মহাপুর যে হৃদয়টা কি ভগবান একটা কুষ্ঠরোগীকে আলিঙ্গন করে কিভাবে উদ্ধার সমস্ত প্রাণীকে তিনি কিভাবে ভালোবাসেন এইসব তাহলে রাজন বুঝতে পারলে এই যে কথা বললাম তসমিন মহত মুখরিতা মধবী মধুবি চরিত্র পিজুষ শেষ সরিত পরিত তা তাজে পিবন্তি অবিতৃষ নিপগার কর্ণই স্থান ন স্পৃশন্তি অসনত্তির ভয়সো কুমহা তাহলে লিঙ্গ ভঙ্গ যতক্ষণ না হচ্ছে রাজন ততক্ষণ তোমার পর্যন্ত তোমার কোনো সমাধান নাই তুমি যদি কিছু বুঝে থাকো তাহলে এক্ষুনি এই সব জঞ্জাল থেকে মুক্ত হও এইসব জঞ্জাল থেকে বেরিয়ে পড়ো অনেক হয়েছে আর তোমাকে এইসব যাগযজ্ঞ এইসব করে এইসব জঞ্জাল সৃষ্টি করতে হবে না হরিভজনই হলো শেষ সমাধান বুঝলে রাজন হরিভজনই হলো শেষ সমাধান দশ সহস্র বছর এদিকে তার ছেলেপেলেরা প্রচেতাগণ জপ করে ভগবানকে সন্তুষ্ট করেছিলেন ভগবান তাদের বরদান করেছিলেন অপূর্ব বরদান করে তারা এক কন্যাকে বিবাহ করেছিলেন কমললোচনা হ্যাঁ বৃক্ষগণ সেই পরিত্যক্ত কন্যাকে বলছে সেই তার নাম হল প্রমলোচা ময়লা ইয়োকা চাকা প্রমলোচা নামনি অপসরা প্রমলোচা নামনি অপসরা আর কুণ্ডু ঋষির সহযোগে একটি কমল নয়না একটা কন্যা জন্ম হয়েছিল সেই কন্যাকে গাছেতে ফেলে চলে গেছিলেন তাকে ফেলে রেখে গেছিল এখন সে বাচ্চাটা কি খায় ইন্দ্র যেহেতু চন্দ্রমা চন্দ্রমা সভাপতি অমৃত বর্ষণ করেন বলেই আমরা গাছপালা ঔষধি পেয়ে থাকি চন্দ্রমা ঔষধি দান করে ঔষধ বোধে যে ধান চাল গম যা কিছু হয় ঔষধি এগুলো সব এগুলো সব দান করেন জব ছোট ছোট যত ঔষধি হয় সব এখন চন্দ্রমা ওপর থেকে দেখে খুব দুঃখ হলো এরা বাচ্চাটা রয়েছে কেউ নেই গাছপালার ওপর ফেলে দিয়ে চলে গেছে বাচ্চাটাকে এসে নিজের বুড়ো আঙুলটাকে দিয়ে কারণ ইন্দ্রের বুড়ো আঙুল থেকে অমৃত খরণ হয় এই চন্দ্রমা চন্দ্রমা চন্দ্রমার এই আঙুল থেকে সেখান থেকে কি করলেন তাকে সোমরা সোম একে কি করে তর্জনী মুখে দিয়ে তাকে অমৃত শ্রাবি তর্জনী মুখে দিয়ে বাচ্চাটাকে পালন করেছিলেন যা যাই হোক বাচ্চাটা বেঁচে গেল বাচ্চাটা বড় হয়ে খুব সুন্দরী হলো চরিত্র সম্পন্ন সেই কন্যা এখন সেই কন্যাটাকে ওই কন্যা তোমাদের পত্নী হোক ভগবান যখন তাদেরকে বলছেন এইসব কথা বললেন নিপনন্দন সব কথা বললেন এইসব আর বলে তারপর আশীর্বাদ ফাশীর্বাদ করে বললেন ওই কন্যাকে তোমরা বিবাহ করো তোমরা তো তোমাদের উদ্দেশ্য জানি তোমরা প্রজা প্রজাপতি বৃদ্ধি করতে চাও যাই হোক আর যাই হোক এই সমস্ত তোমরা আমার অনুগ্রহে দিব্য বর্ষ সহস্রকাল অপ্রতিহত ভাব সম্পন্ন হয়ে সহস্র প্রকার পার্থিব দিব্য ভোগসমূহ ভোগ করতে থাকো কোনো চিন্তার কিছু নেই একে বিবাহ করো এবং সংসার বিস্তার করো প্রচেতাগম খুব আদরের সঙ্গে কেন তারা সংসার প্রজাপতি কি করে করবেন সেটা বুঝতে পারছিল না বলেই তার ভিতার আদেশে দশ সহস্র বছর জলের তলায় সমুদ্রের তলায় ভজন করেছে তাদের উদ্দেশ্য এটা ছিল তারা সেটা পেয়ে গেছেন এইভাবে ভগবানকে সন্তুষ্ট করার পর তারা ভগবানকে এবার বিভিন্ন রকমভাবে স্তুতি করছেন ভগবান যখন আশীর্বাদ করলেন তখন তারাও সে বলছেন নমো বিশুদ্ধ সত্তায় হরে হরি মে দশে বাসুদেবায় কৃষ্ণায় প্রভবে সর্ব সত্যতাম নম কমল নাভায় নম কমলমালিনে নম কমল পাদায় নমস্তে কমলেক্ষণ नम कमल किंजल को पिसंज्ञामलवाससे सर्वभूतो निवासायो नमो अजुक् अजुक्षि साक्षिणे अजुक्ष्मक्षि साक्षिणे रूपम भगवता तू एत तु एत बोलছেন रूपम भगवता तू एत अशेष क्लेश संशयम अभी মানে আবিষ্কৃতম ন সংশ্লিষ্টানাম কিম অন্যদ অনুকম্পিতানাম এইভাবে বলছেন যে হে ভগবান অবিদ্যাদি ক্লেশ ক্লেশে কৃষ্ট আমাদের ক্লেশ বিনাশের জন্য তুমি অশেষ ক্লেশ নাশক মূর্তি প্রকট করেছো আমাদের সামনে এর ওপর আর আমাদের কোনো কম্পার কি হতে পারে এর আগে যেগুলো ওং নমো যে বলে যেগুলো বর্ণনা বলে সবই বুঝতে পেরেছেন এগুলো আর বর্ণনা করার দরকার নাই এইভাবে তারা রাজ্য রাজধানী বিস্তার করলেন সমস্ত প্রজা বিস্তার করলেন <coughs> করে তারপর এখানে বলছেন তারা সমুদ্র তটে এবার যে তারা এবার রাজ্য রাজধানী সব যা যা করার পালন করলে প্রজাপতি বিস্তার করলেন কিন্তু করার পর তাদের একটা শর্ত ছিল আগেকার মানুষের ছিল এখনকার মানুষের ছিল না আগেকার মানুষের একটা বেদের নিয়ম অনুযায়ী একটা <clears throat> বিধান ছিল ষষ্ঠী বর্ষ হলে ষাট বছর পর্যন্ত সংসারে থাকবেন প্রথমে জন্ম হলো তারপর গুরুগৃহে ব্রহ্মচর্য আদি পালন করলো আর যদি ব্রহ্মচর্যই রয়ে গেল তো আরও ভালো আর যদি তারপরে গুরুকে দক্ষিণা দিয়ে সংসারে প্রত্যাবর্ত প্রত্যাবর্তন করলেন সংসার করার পর তারা ষষ্ঠী বছর বয়সে আবার সন্ন্যাস নিয়ে চলে যেতেন কেউ বা বানপ্রস্ত কেউ বা সন্ন্যাস এখানে এই যে প্রচেতাগণ তারাও ভার্যার সঙ্গে কন্যার সঙ্গে পালন করলেন সংসার ধর্ম তাদের অনেক পুত্র আদি সব জন্মালো তারপরে যেসব উপদেশগুলো শঙ্কর ভগবানের থেকে পেলেন ভগবানের থেকে পেলেন পেলেন তো এ আত্মবিচারে সকল ভূতে সকল ভূতের মধ্যে আত্মজ্ঞান সকল ভূতে আত্মজ্ঞান হয় মানে এই যে আত্মবিচারে সকল ভূতে আত্মজ্ঞান হয় যখন সর্বভূতেতে সেই ভগবান বিরাজমান আছেন বলে অনুভব হয় সেটাকে বলা হয় ভগবানের পরোক্ষ দর্শন হয়েছে যিনি সর্বভূতেতে ভগবানকে অনুভব করতে পারেননি তার তত্ত্বজ্ঞান পরিপুষ্ট হয়নি যার জন্য আমরা দেখেছিলাম কর্দম ঋষি নিজের ঘরেতে ভগবানকে আবির্ভাব হতে দেখেও কেন তিনি চলে গেলেন বলছেন এই কারণে তিনি অনুভব করছেন সমস্ত ভূতেতে ভগবান বিরাজমান রয়েছেন এটা করার জন্য উপনিষদেও এ ধরনের অনেক অনেক শ্লোক আছে যস্মিন সর্বাণী ভূতানি আত্মৈবাহ বিজানতহা যখন একটা জীবাত্মা যিনি এতদিন পুরুষ অভিমান করে নিজেকে বন্ধনে রেখেছিল সেই যদি সর্বভূতেতে সেই ভগবানকে অনুভব করে একই আত্মাকে তখন আর তার কোনো শোকমোহ থাকতে পারে কি এ আমার ক্ষতি করেছে এ আমার এ করেছে এগুলো হয় তো হয় না এগুলো হয় না এই জন্য যস্মিন সর্বাণী ভূতানি বা অবোধ বিজানত তত্র ক শোক ক শোক ক মোহ একত্বম অনুপশ্যত যখন সর্বভূতকে তুমি তোমার নিজের মধ্যে দর্শন করেছ সর্বভূতকে সর্বভূত সর্বভূতগ্রামকে নিজের হৃদয় অনুভব করেছ আর আমার প্রত্যেক ভূতের মধ্যে নিজেকে দেখতে পাচ্ছ বোঝা গেল কি বললাম এগুলো ভগবত দর্শনে এক একটা দিক ভগবত সাক্ষাৎবার বলে একটা গ্রন্থ অনেক আগে বেরিয়েছিল তারপরে মানে চারবার না পাঁচবার ছাপা হয়েছিল সেটা সম্পাদনা করা হয়েছিল অপূর্ব সেটা এত ছোট গ্রন্থ তার মধ্যে এত মূল বিষয়বস্তু রয়েছে কি করে মুক্তির ক্রমভেদ সব ফুরিয়ে গেছে সেগুলো আর নেই আবার বোধহয় ওরা ছাপিয়েছি জানি না অপূর্ব ভাগবত সাক্ষাৎকার গ্রন্থটার নাম তাহলে বলা হলো ইয়সমিন সর্বাণী ভূতানি বা অবোধ বিজানত তত্র ক শোক ক মোহ একত্তম অনুপশ্যত সর্বজগৎকে যখন একই সম্বন্ধে তুমি দেখতে শিখলে তুমি তখন কাকে তুমি দোষারোপ করবে কার সঙ্গে লড়াই করবে কার সঙ্গে ঝগড়া করবে সমস্ত সমস্যার সমাধান এখানে প্রচেতাগণ এবার চলে গেলেন আবার সেই পূর্বে দিকে যাজলি ঋষি যেখানে সিদ্ধিলাভ করেছেন সেখানে তারা আবার চলে গেলেন তাহলে দেখুন কীরকম প্রথমে দশ হাজার দশ সহস্র বছর ভজন করলেন তারপর সংসার করলেন তা আবার চলে গেলেন পুত্রের পুত্রদের কাছে নিজের স্ত্রীর দায়িত্ব রেখে মায়ের দায়িত্ব রেখে জাজলিজি জাজলি ঋষি যেখানে সিদ্ধিলাভ করেছেন সমুদ্রের তটে পূর্ব দিকে সমুদ্রের তটে যেখানে জাজলি ঋষি সিদ্ধিলাভ করেছিলেন সিদ্ধিলাভ করেছিলেন সেই স্থানে গমনপূর্বক গমনপূর্বক ব্রহ্মবিচারে বা তপস্যায় নিমিত্ত দীক্ষিত হইলেন প্রচেতারা সমুদ্রটাতে যাইয়া প্রাণ মন বাক্য দৃষ্টি জয় আসন জয় করে বিষয় থেকে উপরত হলেন আনন্দে বসে রয়েছেন দেবশ্রী সেখানে চলে এলেন দেবশ্রীর কাজই দেবশ্রী সেখানে চলে এলেন দেবশ্রী তাদেরকে কৃপা করতে এসছেন দেবশ্রী যেখানেই যান দেবশ্রী যেখানেই যান সেখানে দেবশ্রী তাদেরকে কৃপা করবার জন্যই যান দেবশ্রী সেখানে গিয়ে এবার নারদজি বলছেন সমস্ত তত্ত্ববিজ্ঞান তাদের উপদেশ করছেন তত্ত্ববিজ্ঞান উপদেশ করছে বোঝেন নারদ বললেন যা দ্বারা বিশ্বাত্মা পরমেশ্বর হরির সেবা করা যায় মানুষের সেই জন্মই জন্ম বাস্তবিক অন্য জন্মগুলোর কোনো মূল্য ছিল না সেই সকল কর্মই কর্ম এবং সেই পরমাণেই পরমে সেই মনে মন সেই বাক্যই বাক্য যে জন্মেতে সে সর্বতভাবে ভগবানের চরণে মন প্রাণ দিয়ে সেবা করতে পেরেছেন यथा तरुर्मूल निषेचन तृप्पन्ति तत्स्कंद भुजोपशाखा प्राणोपहाराश्च जथेन्द्रियाणाम तथैव सर्व अर्हन नमोच्युतेज्या जथैव सूर्यात् प्रभवन्ति वारः पुनश्च तस्मिन् प्रविशन्ति काले भूतानि भौमौ स्थिरजङ्गमानि যথা হরৌ এব গুণপ্রবাহ বুঝলে প্রচিতাগণ যথা তরণ মল্লে সেচনে ন তিপ্পন্তি তৎস্কন্দ প্রাণোপহারস্য যথেন্দ্রিয়াণম তথৈব সর্ব অর্হনম অচ্যুতেজা হে প্রচেতাগণ দেখো যেমন আহার আদি তোমরা যখন মুখেতে দাও আহার গ্রহণ করার সঙ্গে সঙ্গে তোমার যে এত খিদে লেগেছিল ক্ষুধা চলে গেল এবার যে এত কষ্ট পাচ্ছিলে ক্ষুধা সে নিবৃত্তি হয়ে আর তারপরে তো খুব তুষ্টি পুষ্টি হলো মনের তুষ্টি এলো মানসিক তুষ্টি যা পেট ভরে খাওয়া গেছে এবার তারপর মানসিক শান্তি এলো পুষ্টি হলো শরীরে সবই হলো হে রাজন এই প্রচেতাগণকে বলছেন প্রচেতাগণ খাওয়াগুলোকে মুখে দিতে হয় তাই তো খাওয়াগণকে মাথা দিলে হয় না সেরকম সমস্ত বৃক্ষ যত আছে তাদের মূলেতে জলসেচন করাই বিধেয় এই সমাজের লোকগুলো এত বোকা নিজেদেরকে বিরাট বুদ্ধিমান মনে করে এ বিশ্বের যে বিরাট বৃক্ষ ভুবনদ্রুম বলা হয়েছিল পৃথিবী ভগবান গীতাতে যেটাকে বলা হয়েছে বলো শোনো এই পৃথিবীর গাছগুলোর ডালপালাগুলো উপরে থাকে আর শাখা এই যেগুলো যে তলায় যে এটা আছে হ্যাঁ কাণ্ড এবং সব কিছু মূলটা নিচের দিকে থাকে কিন্তু গীতাতে বলা হয়েছে ঊর্ধ্বমূলম অধস্বাখম বিশ্ব সংসার এর মূলটা রয়েছে ওপরে I mean root cause root cause is দিয়ে আপ কেউ জানতে পারছে না এই জন্য গীতাতে বিজ্ঞান ভিত্তিকভাবে বলা কেউ কিন্তু বুঝল না পড়ে চলে গেল ঊর্ধ্ব মূল মাধব স্বাখম মূলটা ঊর্ধ্বে আছে তার কারণটা কেউ জানে না রুটকস এটা কেউ জানতে পারছে এই খাওয়া দাওয়া নিয়ে ঘোরাফেরা নিয়ে বাজারে কেনাকাটি এসব ঘুরছে এনে বলছে প্রচেতাগণ যদি কেউ বৃক্ষের গোড়াতে জল দেয় তাহলে গোড়াতে জল দিলেই পাতা সমস্ত হারা ভাড়া হয়ে যাবে সবুজ হয়ে যাবে আর জল চলে যাবে শালক সংসে যেটাকে ফটোসিনথেসিস বলা হয় সেটা হয়ে যাবে বৃক্ষ নিজের খাওয়া তৈরি করতে হবে মাটি থেকে জল নেবে তাই তো এ প্রসঙ্গে আর একটা মূল্যবান কথা চলে এলো বলে দিলেই ভালো বোকা লোকগুলো ভজনে আসে তো হ্যাঁ <laughs> এনে বলছেন একটা কথা খেয়াল রাখতে হবে অনেকে কিন্তু উল্টো বোঝাবে এইখানে একটা প্রসঙ্গ মনে পড়ে গেল ভগবান ঠিকই করেছেন এটা কি বলছে সমস্ত জীব যে যেগুলো সব বদ্ধ জীব বিভিন্ন বেশ আদি গ্রহণ করে আলাদা আলাদা ভজনে চলে যাচ্ছে এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় বিভিন্ন বদ্ধজীব তারা কিন্তু মুক্ত হতে পারে নাই এ বলছি এখানে থাকলে বড় ফেসিলিটি বেশি পাওয়া যায় বেশ সুবিধা আছে অনেক এ বলছে ওখানে থাকলে সুবিধে স্বাস্থ্যকারগণ বিচার করে বলছেন যতক্ষণ পর্যন্ত বদ্ধজীব বদ্ধ অবস্থায় রয়েছে যতক্ষণ ভক্তি বলে বস্তুটাকে অনুভব করতে পারে নাই যতক্ষণ ভক্তিতে সুপ্রতিষ্ঠিত হয় নাই ততক্ষণ গুরু বৈষ্ণবকে ছেড়ে দিও না রেলেই পড়ে যাবে যেগুলো আমি এগুলো ভাগবত সঙ্গে নিয়ে বলছি কার ক্ষমতা নেই যে এসে প্রমাণ করবেন এই বদ্ধজীব লুকিয়ে রয়েছে ওভাবে তোর বিভিন্ন সুবিধে লুটছে তাকে বললেও শুনবে না ও নিজেকে আত্মহত্যা করছে যেমন গলা টিপে মারে বিষ খেয়ে মরে আত্মহত্যা করে কিচ্ছু করার নেই ও শুনবেই না বলতে গেলে উল্টো আক্রমণ করবে মারতে আসবে আমি যদি উপকার করতে যাই আমি বুঝতে পারছি তার অসুবিধে কোথায় কি করছে সে কিন্তু বলতে গেলে সে মারতে আসবে সমস্ত দল পাকাবে মারো মারো এই করে তথাপি আমি এখানে দার্শনিক আলোচনাটা করে রাখতে বাধ্য হচ্ছি যদি কোনো বদ্ধজীবী এটা শুনতে পায় তা যদি মঙ্গলটা বুঝতে পারে তো যেবে আমাদের স্বাস্থ্যকাররা সুন্দরভাবে বুঝিয়েছেন যতক্ষণ পর্যন্ত শুদ্ধা ভক্তি তুমি আশ্রয় করতে পারো নাই প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত হও না প্রতিষ্ঠিত না সুপ্রতিষ্ঠিত যতক্ষণ না হয় নাই যতক্ষণ হয় নাই ততক্ষণ পর্যন্ত তোমার ওই রকম স্বতন্ত্র জীবন চলবে না তুমি মরবেই মরবে তুই সত্য করে বলছি তোমার কপালে কিচ্ছু নেই মরবে মরবে মরবে কিছু করার নেই বাঁচবে কী করে তি সত্য এটা বলছে কি করতে হবে তাহলে বলছে শাস্ত্রকার বলছেন একটা খেয়াল করবে জড়জগতেই কিন্তু এই উদাহরণগুলো আছে কিন্তু কেউ দেখে না একটা চারা গাছ যখন আমি বাগানে লাগাই তখন লাগালে কি হয় তাকে জল দিতে হয় সার দিতে হয় সব কিছু দিতে হয় তারপর যখন ওই বৃক্ষটাকে জল দিতে দিতে সে যখন পাঁচ বছর দশ বছর কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর হয়ে গেল তখন বৃক্ষের যে মূল অনেক তলায় চলে গেল গিয়ে তখন আমি আর জল না দিল সে এমনি রস টেনে নেয় বোঝা গেল ভেরি সাইন্টিফিক এক্সাম্পল তাহলে ওই বৃক্ষটা যেমন তলায় চলে গেল আমি পুতলাম চৈতন্য যোজনাতে বলা আছে শোভন কীর্তন জলে করে সেচন তবে সেই ভক্তিলতা বীজ উঠতে উঠতে কী হয় হ্যাঁ এখান থেকে উঠে উঠে ধীরে ধীরে অবলম্বন দিতে হবে এই যে অবলম্বনের কথা বলেছে এই বিজ্ঞান ভিত্তিক আলোচনা কোথাও হয় না করে গল্প আর একটু নাচিয়ে দাও একটু গান করে দাও ব্যাস হয়ে গেল প্রণামী পড়ে গেল সমাধান হয়ে গেল সত্যি কথা কেউ আলোচনা করছে না এই যে আমি যে চারাটাকে লাগালাম সেই চারাটাকে জল হাওয়া এবং রোদ তাই তো তিনটে পেতে হবে এই তিনটে প্রাপ্তির ব্যবস্থা তাকে আমায় করে দিতে হয় জল তো দেবই জল তো দিতেই হবে তার সঙ্গে সঙ্গে তার হাওয়াও যেন পায় এবং সূর্যের তাপও পায় সব তারপর সেই বৃক্ষটা যখন বড় হয়ে গেল দশ বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পঁচিশ বছর তখন আমার আর কিচ্ছু করতে হবে না তখন না দিতে হবে জল না দেবে হাওয়া না খেতে ভালো সব নিজেই সংগ্রহ করে নেবে সেরকম স্বাস্থ্যকররা বলেছেন যখন কেউ ভজনে সুপ্রতিষ্ঠিত হয়ে যায় সুপ্রতিষ্ঠিত হওয়ার পর তখন তার আর বাইরের দৃষ্টিতে কোনো কিছু সাহায্যের দরকার হয় না তার আগে গুরু বৈষ্ণবের সাহায্য দরকার সব সময় তাকে কোলে করে বাঁচাবে এই ভুল করছিস এভাবে ধীরে ধীরে বাঁচাবে কথা শোনাবে কিন্তু জীব শুনবে না ঈর্ষা মাশ্চর্য হিংসা এখন সাধু সমাজেও ছড়িয়ে পড়ছে এ দেখে লজ্জায় আমার আর কিছুই ভালো লাগে বেশিরভাগ সময় আমি মনে হয় সংকল্প নিয়ে নিয়ে আর অনেকবার পূর্বে নিয়েও ছিলাম কিন্তু সাধুগুরু বৈষ্ণব রামায় একদম না আমি তাদের কাছে গিয়ে বলেছি আপনারা বলুন আমি নির্জনে চলে যাই ক্ষেত্র সন্ন্যাস নিয়ে একটা জায়গা কখনোই নয় আপনি কখনোই যাবেন না আপনি গেলে যে সেবাটা আপনার দ্বারা হবে হবে না কতবার আমি চেয়েছিলাম না যাবেন না তাই জন্য বলার বলতে হয় তাহলে দেখা গেল যেখানে চৈতন্য চৈতন্যতে তো বলা রয়েছে অবলম্বনের কথা অবলম্বনের কথা বলা হয়েছে অবলম্বন পেয়ে সেই লতা বৃদ্ধিপ্রাপ্ত হয় বলা রয়েছে চৈতন্য চরিত তারপর বলা রয়েছে বৃদ্ধি হয়ে কোথায় যায় তারপর বলছে এই পৃথিবী থেকে আস্তে আস্তে উঠে বিরজা ব্রহ্মাণ্ড ভেদ করে তারপরে বিরজা ব্রহ্মাণ্ড ভেদ করে তদুপরি বৈকুণ্ঠ তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণচরণ কৃষ্ণ কৃষ্ণচরণ কল্পবিক্ষে করে আরোহণ ভক্তির আলটিমেট গোলটা এইটি হচ্ছে ফাইনাল ভক্তি লতা বীজ বলা কেন এটা সব দার্শনিক ব্যাখ্যা আছে লতা এই জন্য লতাকে তুমি যদি অবলম্বন না দাও তো গড়িয়ে চলে যাবে মাটিতে গড়িয়ে যাবে লতা মানে ভক্তি লতা বীজ এই জন্য তাদের বুদ্ধি খারাপ হয়নি তারা বিচার করে বদ্ধজীবকে জানিয়েছে ভক্তি হচ্ছে লতা বীজ তার যে গুরুদেব তোমাকে যে বীজ দিল মন্ত্রের বীজ জপিতে জপিতে মন্ত্র করিল পাগল কিবা মন্ত দিলা গোসাই কিবা তার ফল হ্যাঁ জপিতে জপিত মন্ত করিল পাগল হ্যাঁ আর সব সময় সেই সব মন্ত্র এই গুরু যে সদ্গুরু যে মন্ত্র নিজের জীবনে নিজের জীবনে যেটা সাধন করে সিদ্ধ করেছেন সদ্গুরুর বা বৈষ্ণব সদ্গুরু যিনি আছেন তিনি সেই মন্ত্রই শিষ্য যখন পাগল হয়ে যা আমাকে আপনি কৃপা করুন সহসা কাউকে দীক্ষা দিতে চান না দীক্ষা দিয়ে তো জঞ্জাল বাড়বে কেউ তো গ্রহণ করছে না বাস্তবিক শিষ্য বলে ব্যক্তি জগতে এখন সুদুর্লভ এই জন্য আমি এই সম্বন্ধে আগেও চার পাঁচ সাত দিন আগে বলেছিলাম আশ্চর্য অশ্ব বক্তা কুশল অশ্ব এর বক্তা আত্মতত্ত্বের আত্মতত্ত্বের বক্তা যিনি আত্মতত্ত্বকে নিজের জীবনে অনুভব করে তবে তোমাদের কাছে বলছে রেয়ার কেস এ অসম্ভব বহু বহু কৃপা কমে কোনো বিরাট বিরাট তাকে গুরুবর্গ সবাই কৃপা করেছে নিত্যানন্দ বলরাম কৃষ্ণ সব গৌরাঙ্গ মহাপ কৃপা করেছেন তবে সেরম একজন মহাজন পাওয়া যায় যে অ্যানালিটিক্যালি এইসব তত্ত্ববিজ্ঞানকে নিজের জীবনে হারে হারে অনুভব করেছেন এবং সেগুলো আপনাদের সামনে বলবেন বলতে পারবেন তারপর শাস্ত্র বলছেন তার থেকেও দুর্লভ হলো তার গহিতা তার যে গ্রহণ যদিও পাওয়া গেল জগৎ খুঁজে দু চারজন পাওয়া গেল হ্যাঁ এখনও তত্ত্ববিজ্ঞান উপদেশ করা দু চারজন দশজন আছে কিন্তু শ্রোতা কই আশ্চর্য অশ্ব বক্তা কুশল অশ্ব লব্ধা এর গ্রহণ করার লোক নেই যে প্রতিজ্ঞা করে বলবে আমি গ্রহণ করছি জীবনে আপনি যা বলবেন তাই দেখবে যে নিজের স্বাতন্ত্রতা রেখে দেবে ও কোনো না কোনোভাবে চালাকি করবে নিজের স্বাতন্ত্রতা বজায় ওই জন্য কোনোদিন সিদ্ধিও লাভ করবে না গোর কত ঠাকাবি গুরু বৈষ্ণবকে জীবনে যখন সম্পূর্ণ রূপে নিজের স্বাতন্ত্রতা চলে যায় যদি আপনাদের মধ্যে কারোর এরকম বুদ্ধি খারাপ হয় যে গৌর কিশোর বাবাজি মহারাজ তো গঙ্গার তীরে একা রয়েছেন মশাই তিকে তিনি আবার কার সঙ্গ করছেন এরম যদি বুদ্ধি খারাপ হয় বংশীদাস বাবাজি মহারাজ জগন্নাথ দাস বাবাজি মহারাজ যদি বুদ্ধি খারাপ হয় তাহলে এই প্রশ্ন করতে পারে যদি বুদ্ধি খারাপ হয়ে প্রশ্ন করতে পারে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কোন গুরুদেবের সেবাটা করেছিল মশাই বলতে তো পারে এরকম তো পশু আছে জগতে এরম পশু ওর কম নেই যারা নিজেদের দোষগুণ দোষগুলোকে কথাটা ভালো করে বোঝবার চেষ্টা করুন যে মূল্যবান কথা আমাদের মধ্যে এতই পাশবিক চরিত্র পাশবিক বৃত্তি ঢুকেছে যে আমাদের যা যা দুর্বলতা ভেতরে আছে সেটা স্বাস্থ্যের মধ্যে আমরা দেখব কোথায় কি হয়েছে সেই দুর্বলতা দেখে বলবো ওই তো শাস্তে আছে আমি করলে কি দোষ বোঝা গেল কি বললো কিন্তু স্বাস্থ্যটা ওইরকম ব্যবচার করার জন্য বলা নেই গৌরকিশোর বাবাজি মহারাজ ওরম রয়েছে যদি বলে ভক্তি সিদ্ধান্ত শাশ্বতী বহুপা গুরুদেবের কোন রান্নাটা করে দিয়েছিলেন কোন সেবাটা করেছিলেন উনি তো গঙ্গার তীরে একা থাকতেন এরম তো অমানসিক ব্যক্তিও থাকতে পারেন এই প্রশ্ন করলেন তাদের ধারণাই নেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত গৌরকিশোর বা কী সেবা করেছিলেন বুঝতে চাও তুমি তুমি বুঝতে চাইলে আগে এসো আগে এসে বসো মাথা ঠান্ডা করো আত্মনিবেদন করো আমি হারে হারে বুঝিয়ে দেবো কী সেবা করছে এত বড় অধঃপতন মানুষের জীবনে দেখা যাচ্ছে বাণী সেবা করেছিলেন বাণী সেবা মূর্খের দল মনে করে টাকা আনাটাই গুরুদেবের সেবা খেতে দেওয়াটাই সেবা সব সেবার মূলেতে বাণী বাণীটাকে আমি খেয়াল করি হরিকথা হোক না হোক না হোক হরিকথা তোলা হোক না হোক আর নষ্ট হোক কি আছে বসে রইলাম আমি যার চেতনা হচ্ছে না যে হরিকথাগুলো হচ্ছে এটা তো হারিয়ে যাওয়া আত্ম হবে না তারা এসব করে আর যারা কিছুই নেই যাদের জীবনে ভরসা ওই গতানুগতি চললো হলো হলো না হলো না হলো তারা তাদের জীবন কাটাচ্ছে চেতনা কম কমে গেছে চেতনা চেষ্টা থাকলে কোনো না কোনো উপায় বেরিয়ে যাবে আমার চেষ্টা থাকলে উপায় বেরোবে না কিন্তু চেষ্টাই বা কোথায় আমার চেষ্টাই নেই তাহলে এখানে শাস্ত্র বলছেন যতক্ষণ পর্যন্ত আমরা মহাপুরুষগণের জীবন চরিত্র অ্যানালিসিস করে অনুভব করতে না পারব ভজন করতে হবে আমি বই পড়ে গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে বুঝে নেব হবে না পৌপাহাত গুরুদেবের সর্বশ্রেষ্ঠ সেবা করেছিলেন সারা জগতে এই বাণীটাকে প্রচার করেছে এটি তো সর্বশ্রেষ্ঠ সেবা আর তার আনুকূল্য বিধানের জন্য যারা এসেছিলেন তার সঙ্গে সাহায্য করেছেন তো তারপরে কোন দুঃসাহসে লোক বলে গুরুদেবের কাছে গায়ে গা ঠেকিয়ে বসে থাকলে গুরুসেবা হয় নাকি কে বলেছে এটা গুরুদেবের সিদ্ধান্ত গুরুদেবের বাণী গুরুদেবের আদর্শ গুরুদেবের চরিত্র স্বভাব সমস্ত জগতে নিজে আচরণ মুখে অনুভব করে প্রকাশিত করাই গুরুসেবা ষষ্ঠ গুরু সবচেয়ে বড় গুরুসেবা তাহলে প্রমাণ করা হলো যতক্ষণ পর্যন্ত না কোনো ব্যক্তি ভজনেতে সুপ্রতিষ্ঠিত না হতে পারে ভক্তি রাজ্যে ততক্ষণ পর্যন্ত নির্জনে কোথাও যাবে না মহা তেজিয়ান গুরু বৈষ্ণবের সঙ্গে থাকে কোনো ঠক জোচ্চরের সঙ্গে থাকলে হবে না দিনের পর দিন নষ্ট করে দিলেন জীব জীবনকে তাহলে বলে কিছু তো হলো না তা আমি জানি না এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এটা বারবার উল্লেখ করেছেন হে মহোদয়গণ সাধু সঙ্গের নাম করে যদি আপনারা অসাধু সঙ্গ করেন আর অসাধু সঙ্গের অসাধু সঙ্গ ভেবে যদি বাস্তব সাধু সাধুসঙ্গকে এড়িয়ে যান দুটোতেই আপনাদের সর্বনাশ আর কী করে বুঝবো এর স্মরণে যেতে হয় যখনই আমরা নিজেরা সিনসিয়ার হতে পারি অন্তর থেকে তখন ওপর থেকে একটা সাহায্য নেবে আসে ওপর থেকে কে বলে দেয় এটা ঠিক আছে ওটা ভুল ওপর থেকে এটা স্বাস্থ্যের কথা যে বাস্তব সাহায্য চাইবে তার কাছে ডিভাইন হেল্প ওপর থেকে সাহায্য চলে আসবে মন থেকেই বলে দেখ ভগবান ভগবান ভেতরে বসে রয়েছে তবে জীব যে ভ্রান্ত পথে যায় না ভ্রান্ত পথে চলে যাচ্ছে এটা কারণ হচ্ছে তারা অসৎসঙ্গ করছে তাহলে আমাদের জীবনে সিদ্ধির মূল হলো যে কোনোভাবে আমাদের সৎসঙ্গ করতেই হবে যদি মনে সাধুসঙ্গ তো পাচ্ছি না সাধুসঙ্গ কোথায় পাবো বলে সাধুসঙ্গ যদি তুমি তোমার জীবনে ঘটে থাকে লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় বলেছে সেই সাধুসঙ্গ তুমি করেছো এবার তুমি মানুষের সাধুসঙ্গ করো এবার তিনি যে বাণীগুলো বলে গেছেন সেই বাণীগুলো পুনঃ পুনঃ শ্রবণ করো এবং নিজের জীবনে প্র্যাকটিক্যালি প্রয়োগ করো অ্যাপ্লাই করো নিজের জীবনে থিওরিটিক্যালি শুনেছ এবার নিজের জীবনে অ্যাপ্লাই করো এবার করে দেখো কত ধানে কত সাল এবার দেখবে তোমার সিদ্ধি করো তাহলে চলে আসবে হ্যাঁ অনেক উদাহরণ আছে অনেক অনেক সুন্দর উদাহরণ আছে বলে হ্যাঁ কাশিতে রামানন্দী বলে রামানন্দী বলে একজন সাধু ছিলেন বিশাল তিনি রামানন্দ রামানুজ সম্প্রদায় একজন সাধু ছিলেন তিনি কখনোই একদম নিচু কবির কবির কবিরের নাম শুনেছেন কবির আমি প্রসঙ্গ তুলি না এটা উদাহরণ দিতে হলো দিলাম এই প্রসঙ্গগুলো আমার তোলার দরকার পড়ে না কারণ গৌড়ীয় দর্শনে এত উদাহরণ আছে আমার এগুলো দেওয়ার দরকার তথাপি এটা তুলি তো তাকে তিনি বারবার দীক্ষা চাইছেন তিনি বললেন তোকে তো দীক্ষা দেওয়া যাবে না দীক্ষা দিচ্ছেন না কিন্তু তিনি কায়দা করে নিয়েছিলেন দীক্ষা অনেক কায়দা করে রামানন্দীজি যখন ভোরবেলা যখন অরুণোদয়ের পূর্বে গঙ্গায় স্নান করতে যাচ্ছেন বারাণসীতে খালি পায়েতে ধীরে ধীরে যাচ্ছেন গঙ্গায় স্নান করবেন ও ঠিক করেছে কি সিঁড়ির পাদেগুলো অনেক উঁচু উঁচু একটা সিঁড়ির পাদেতে গুপ্তি মেরে এরকম শুয়ে রয়েছেন চুপচাপ আর রামানন্দজি এসে কি করে ঠিক যেখান দিয়ে আসেন উনি ওর গায়ে পা রেখেছেন পা রাখার সঙ্গে হায় রাম বলছে এবার রাম মন্ত্র পেয়ে গেছি গুরুদেবের মুখ থেকে হায় রাম বলে ফেলেছেন বলে এই যে মন্ত্র পেয়ে গেলেন এইটা তিনি এগো যদিও এরকমভাবে মন্ত্র নেওয়ার কোনো বিধান আমি বলছি না শোনা যায় তা কাজেই কৃপা সাধুর অনুমতিক্রমেই নিতে হয় এই যে পন্থাটা এটাও সঠিক পন্থা হলো না সাধু অনুমোদন করবে আমার উপর সন্তুষ্ট হয়ে দেবে এটি বাস্তব কৃপা হ্যাঁ এইভাবেই কৃপা নিতে হয় কিন্তু যেমন একলব্য একলব্য যে পথে গেল একলব্য তো কৃপা বাস্তবিক পেল না একলব্যকে যেটা বারণ করলেন গুরুদেব সেটা সে করলো হতে পারে সে তীরের অনুসন্ধান শিখল কিন্তু একলব্যের পথ আমরা অনুসন্ধান করব না একলব্যের পথে আমরা যাব না আমরা যাব অর্জুনের পথে গুরু সন্তুষ্ট হয়ে যেটা দেবেন সেটাই হচ্ছে ঠিক ওই চালাকি করে মন্ত্রটা নিল রাম মন্ত্র হ্যাঁ লাভ কী লাভ হবে যাক যা করেছেন করেছেন তাদের সম্প্রদায়ের ব্যাপার তো এইভাবে দেখা গেল ধীরে ধীরে সমস্ত নারদজি তাদেরকে সুন্দর উপদেশ করলেন বলছে সর্বভূতে দয়া প্রদর্শন করবে দয়া ইয়া সর্বভূতেষু সন্তুষ্ট বলছে সন্তুষ্টা যেন কেন বা সর্বেন্দ্রীয় উপ শান্তাত্মা চ তুষ্যতি আসু জনার্দন এইভাবে তিনি আত্মতত্ত্ব বিজ্ঞান সুন্দরভাবে উপদেশ দিলেন আর আমি এখানে সিদ্ধান্তের মধ্যে একটা কথা যথা তরলমলিত আলোচনা করলাম নারদজি বলছেন যেমন জল সূর্য হইতে উৎপন্ন হয়ে আবার সময় মতো তাদের কিরম সূর্য তাপ দিচ্ছে জলাশয় থেকে জলগুলো নিয়ে চলে যাচ্ছে আবার সেখান থেকে ঘনীভূত হয়ে সেখান আবার জলগুলো সেখানে সমস্ত ভূতের প্রতি বর্ষণ করছেন যেমন জল সূর্য হতে উৎপন্ন হয়ে আবার যত সময় তাতে প্রবেশ করে সাবর জঙ্গম ভূত সবল যেমন ক্ষিতি সব উৎপন্ন হয়ে সেই হরিতেই উৎপন্ন আবার হরিতেই প্রলয়কাল আবার তাতেই বিলীন হয়ে থাকে সেই হরি ছাড়া কারোর কোনো গতি আছে কি বল হরি হরি বল হরি হরি বল মৃত্যুকালে এই কথা বলতেই হয় আমরা এখন আলোচনা প্রসঙ্গে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের পঞ্চম স্কন্ধ শুরু করে দেব পঞ্চম স্কন্ধেতে খালি শুরু করে কিছুক্ষণ ছেড়ে অল্প সময় এখানে আমরা দেখলাম এতক্ষণ ধরে আমরা আলোচনা করেছিলাম বেশ কিছুদিন ধরে কি না মনুপুত্র মনু মনুর উত্থানপাদ আর প্রিয়ব্রত উত্থানপাদ আর প্রিয় প্রিয়ব্রত উত্থানপাদ উত্থানপাদের বংশের কথা আলোচনা করেছিলাম তৎপ্রসঙ্গে আমি জানিয়ে রেখেছিলাম যে প্রিয়ব্রত কিন্তু বড় ছেলে প্রিয়ব্রতকে যখন মনু বলেছিলেন তুমি বাবা একটু সংসার ধর্ম করো আমার বয়স হচ্ছে তুমি চালনা করো তুমি বলছে আমার দ্বারা এসব হবে না আমি হরিভজন করব এই এসব নানা অশান্তির জঞ্জাল সমস্ত আমি আমি এই পথে যাও আমি করতে পারবো না ওই ভাই আছে ভাইকে দাও বাবাকে গাওয়ার কথা মানলেন না সে হরিভজনে চলে গেছিলেন ছোট ভাইয়ের কথা যার কথা এতদিন আলোচনা যার বংশাবলী তাহলে প্রিয়ব্রত উত্তানপাদের বংশধর আমরা আলোচনা করে উত্তানপাদের ছেলে ধ্রুব ধুয়ার ধুয়োর ছেলে উৎকল উৎকল থেকে বংশধর আলোচনা করতে করতে এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা ফিরে যাব সেই বড় ছেলেটার কাহিনী পঞ্চম স্কন্ধ শুরু হলো এখানে প্রথম অধ্যায় হচ্ছে এখন পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামীর সংবাদ চলছে এতক্ষণ আমরা দেখেছিলাম মৈত্রীয় মুনি বিদুরজিকে বলছিলেন তার মধ্যে মধ্যে প্রসঙ্গ আসছে এই প্রসঙ্গ বলতে বলতে এই নারদজি ওকে বলছেন যদি আমরা হরিকতার খেই হরিকতাটা খেই সুতোর যেমন খেই হারি ফেলে তাহলে হয়ে গেল তাহলে সোবান ভালো হবে না হরিকতা শোভন করতে করতে একবারে কন্ট্যাক্টে থাকতে হবে পুরো কোথা থেকে কোনটা হচ্ছে নালে হয়ে গেল সেখানে বলছেন রাজবাচ রাজা এবার প্রশ্ন করলেন পঞ্চম স্কন্ধে প্রথম অধ্যায়ে পরীক্ষিত মহারাজ বলছেন প্রিয়ব্রত ভাগবত আত্মা রাম কথম মুনে গৃহে অরমত জন্মূল কর্মবন্ধ পরাভব নূনম মুক্ত সংজ্ঞানম তাদৃশীনম দ্বিজর্ষব गृहेशु अभिनिवेशो अयम पुंसाम भवितुम अर्हति महताम खलु विप्रसे उत्तम श्लोकोपाद श्लोकोपादयो निवृत्त चित्याम न कुटुम्बे स्पृहामदि संशय अयम महानो ब्रह्मण दारागार सुतादिशु शक्त सिद्धिर अभूत कृष्णे च मुतिरोच्युता বলছে আমরা অবাক হয়ে যে আমরা শুনতে পাই যে মনুপুত্র প্রিয়ব্রত তার নাকি ভগবানের ভক্তি ছিল তো প্রিয়ব্রত ভগবান তিনি আত্মারাম ছিলেন আত্মানি আত্মানি রমাতে ইতি আত্মারাম যিনি আত্মাতেই রমণ করেন বাইরের কোনো বস্তু বা ব্যক্তিকে নিজের জীবনে গ্রহণ করে আনন্দকে আবাহন করা তার কোনো প্রয়োজন পড়ে না একটা আত্মারাম ব্যক্তিকে দেখবেন নির্জন স্থানে বদ্ধ করে রাখুন আনন্দ বুঝতে হবে বুধ হয়ে কেন যেমন গৌরকিশোর বাবাজি মহারাজের কথা বলেছি তারা সর্বক্ষণই সাধুসঙ্গ করছেন মানুষে ভগবানের সঙ্গ যাদের হৃদয়ে সর্বদাই অনুক্ষণ ভগবত সঙ্গ হচ্ছে ভগবানের মূর্তি বিরাজমান ভগবানের সঙ্গে কথা বলছেন নির্জনে এক এক সব পাগলের মতো তাদেরকে তোমার মতো আলাদা সঙ্গে সঙ্গ করতে হয় না ওই জন্য গৌরকিশোর বাবাজি মহারাজের কোনো সাধুসঙ্গের অভাব হয় নাই গৌরকিশোর বাবাজি মহারাজ রাত্রি বারোটা একটা না দেড়টার সময় হঠাৎ দেখেন যে এই অন্ধকার জলা জঙ্গল এখান থেকে বিমলা প্রসাদ সরস্বতীর কাছে এসে উপস্থিত কোথায় যেটাকে যোগপীঠ বলা হয় যেটাকে বলা হয় মঠ মূল মঠ বহুপাতের কিছু উপস্থিত বহুপাত তাকে দেখে চোখ চরক গাছ বাবাজি মহারাজ আপনি চোখে দেখেন না আপনাকে এখানে কে পৌঁছে দিল উপর থেকে জলা জঙ্গল সাপ নদী এত বড় কে পার করে দিল হি করে হাসছেন খালি কিচ্ছু উত্তর দিচ্ছেন না খালি হেসেই যাচ্ছেন বিমলা প্রসাদ বুঝতে পারলেন যে নৌকা নিয়ে পার করেছেন সাক্ষাৎ গৌরাঙ্গ গৌরাঙ্গ পার শচীনন্দন মাঝি রূপে এসছেন এসে নৌকা একটা বোট নিয়ে এসে বাবা কোথায় যাবে ওই চলো পার করে দিই পয়সা করি নেয়নি পার করে দিয়েছেন আবার পৌঁছে দিয়েছেন এইরকম ধরনের মহাপুরুষগণের বংশীরাজ বাবাজি মানে পাগলের মতো বিড়বির করছে কি দেখে ওদের দৃষ্টি নেই জগতের কোনো সৌন্দর্য দেখার তাদের কোনো রুচি নাই টাকা পয়সা ধন অনেকে ভাবে আমার মধ্যেই বোধহয় মহারাজ বোধহয় এইসব টাকা পয়সা দরকার এই ধান্দায় বোধে এদের কোন দিন যে সমাধান হবে এরা জানতে পারে না যে কে কিসে রমন করছে যাই হোক এখানে প্রিয় সেরকম তারা যেমন আত্মারাম তারা সর্বদাই ভগবত ভজনে নিয়োজিত ভগবানের সঙ্গ ভক্তের সঙ্গ করে যাচ্ছেন প্রিয়ব্রতকে আত্মারাম বলা হয়েছে আত্মানে আত্মায় রমন করেন তিনি তার বাইরের কোনো বিষয়তে আগ্রহ নেই সে কি করে রাজন বলছেন আচ্ছা এরকম একটা আত্মারামের কথা শুনেছি তিনি কি করে গৃহের ব্যাপারে আবদ্ধ হয়ে পড়লেন গৃহে অরমত জন্মূল ও কর্মবন্ধ পরা বাবা গৃহে অরমত তিনি কি করে গৃহসুখেতে নিমজ্জিত হয়ে গেলেন জন্মূল যে গৃহসুখের যে গৃহসুখের মূলেতে রয়েছে বন্ধন হাতকড়া সেটা তিনি কি করে করলেন গৃহে অরমত গৃহে অরমত জন্মূল কর্মবন্ধ পরাভব গৃহস্থ সংসারের মানেই হলো বন্ধন হবেই হ কিন্তু গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে রাখো হ্যাঁ কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার জীবে দেয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার এই কথাগুলো যারা অনুভব করেছেন তাদের আর কি বন্ধন হবে বন্ধন হবে না তাদের সংসারের টেকনিক জানা আছে কি করে সংসার করতে হয় আর বোকা লোকগুলো সংসার করছে তাদেরও সংসারে এটা আলাদা ঠিক কাজে এরা মুক্ত হতে পারে না এই কারণ কিন্তু সংসার যদি জেনে সংসার করে তাহলে সংসারের ওপরে আর কিছু নাই সংসার করা ভালো সংসার করতে হবে কিন্তু কৃষ্ণ সংসার করতে হবে বোঝো এই সংসারে কিছু আমার নয় এই ছেলে পুত্র দাস দাসী সব আমার ভোগের বস্তু নয় বুঝে কৃষ্ণের সেবায় লাগাও যেটা অম্বরীশ মহারাজ লাগিয়েছিলেন শাস্তে আছে প্রহ্লাদ মহারাজ ধুব মহারাজ ওদের তো সন্তানাদি ছিল গৃহস্থ সংসার করেছিলেন তাদের টেকনিক জানা ছিল বোকা লোকগুলো জানে না ওই সংসার করে আসছে মরবার সময় চলে যায় বলো হরি হরিবল আর বেঁচে থাকতে হরিবল বললো না মরার সময় মরে গেছে মানুষটা সে আর কি হরিবল বলবে সারা জীবনে বললো না হরিবল আর তাকে যাওয়ার সময় বলছে বলো হরি হরিবল কে বলবে হরি ও বলবে আর বলবে না এই জন্য এরকম একটা অবস্থা বলছে ন নূনম মুক্ত সংজ্ঞানম তাদৃশ্যাম দিদস্তবাহ এরকম ধরনের প্রিয়ব্রতর মতো ব্যক্তি তার গৃহের মধ্যে অভিনিবেশ গৃহেশ অভিনিবেশ অয়ম পুংসাম ভবিতুম অর্হতি ন নূনম মুক্ত সংজ্ঞানম যারা মুক্ত ব্যক্তিগণের সঙ্গ করে থাকেন নারদ আদি সব মুক্ত যারাই দেখবেন সাধু একটা লক্ষণ দেখবেন যাদের অন্তর থেকে সাধুগুরু বৈষ্ণবদের তীব্র অনেকে অভিনয় করেন অনেকেই সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসার অভিনয় করেন গুরুপাদ পদ্মাদের বলতেন বাবা দেখো এসব দণ্ডবোধ করে আর ওঠে না দণ্ডবোধ করে বসে বোধে উঠছে না ইশারা করছেন দেখেছো কত ভক্তি সব বুঝতে পারেন এই দণ্ডবোধের মানে কি ওই জন্য যারা শুদ্ধ বৈষ্ণব তারা বুঝতে পারে কার কি ধান্দা যেসব ব্যক্তিরা শুদ্ধ গুরু বৈষ্ণবের চরণে ট্রিমেন্ডাস ভক্তি মানে কেটে ফেললো কেটে ফেললেও সে যাবে না সে ভক্তি এত ভালোবাসা লাভ করেছেন তাদের এই জন্মেই তাদের মুক্তি ভগবত ভক্তি এই জন্মে আর অন্য জন্মের জন্য অপেক্ষা করতে হবে না যে জন্মে কোনো একটা জীবাত্মার সঙ্গে শুদ্ধ গুরু বৈষ্ণবের বাস্তব সম্বন্ধ হয়ে যায় সে কেটে ফেললেও ছাড়বে না সেই জন্মটাই তার শেষ জন্ম বলে জেনে রাখবে তাহলে এবার সাধুগুরু বৈষ্ণব বোঝা যাচ্ছে এখানে এই জন্য বলছেন এই মুক্ত পুরুষগণের যারা সঙ্গ করেন তাদের তো গৃহেতে অভিনিবেশ হতে পারে না তাহলে আমার এই অনেক কথার বলে লাভ নেই শ্লোকগুলো আমি তো বলেই ফেলেছি আমার এই ব্যাপারে সন্দেহ দেখা দিচ্ছে তা আপনি যদি দয়া করে সুখদেব গোস্বাইকে বলছেন যে আপনি যদি দয়া করে আমাকে এই ব্যাপারটা খুলে বলেন যে কি করে হলো আর মাথায় ঢুকছে না কিছুদিন তিনি সংসার করবেন না চলে এসছেন ভজন করেন আমরা সব জানি তার সম্বন্ধে তিনি আবার গৃহ গৃহের মধ্যে সব অত সংসার করলেন ছেলে পেলে হলো কত কিছু সব জঞ্জাল রাজ্য রাজধানী কি করে হলো আমার যদি সংশয় অয়ম মহান ব্রহ্মণ সুতা দিশু শক্ত সজত সিদ্ধির অভূত কৃষ্ণে চমতির অচ্ছতা অচ্যুতেতে ভগবানের তার সিদ্ধি লাভ হলো কি করে সংসার ফংসারে জড়িয়ে পড়লো সব আবার আমার সন্দেহ হচ্ছে সুখদেব গোস্বামী বলছেন বারো মুক্তম ভালো বলেছ রাজন রাজন তুমি ভালো প্রশ্ন করেছ শিখদেব শিশুকুবাচ বারম উক্তম ভগবত উত্তম শ্লোকস্য শ্রীমচ্চরণারবিন্দ মকরন্দ রস আবেশিত চেতস ভাগবত পরমহংস দয়িত কথাম কিঞ্চিদ অন্তরায় বিহিতাম स्वाम শিবতমাম পদবিম ন প্রায়ে ন হিন্নন্তি পুরো শ্লোকের মাধ্যমে বললেন বারম ভালো কথা বলেছ রাজন একটা কথা জেনে রেখো উত্তম শ্লোকস্য শ্রীমৎ চরণারবিন্দ মকরন্দ রস আবেশিত চেতস ভাগবত পরমাংস দ্বৈত কথাম যেসব ব্যক্তিগণ শ্রীমৎ ভগবান উত্তম শ্লোকে শ্রীমৎ চরণারবিন্দে যে মকরন্দ খড়িত হচ্ছে সেই রসেতে আপ্লিত হয়ে আপ্লুত হয়ে রয়েছেন বুধ হয়ে রয়েছেন সে সব সবসময় সেই পান করছেন আবেশিত চেত তাদের কখনো সংসার বন্ধন হতে পারে না বলছেন এখানে সুখদেব বলছেন সত্য বলেছ রাজন ভাগবত পরমংসগণের প্রিয় উত্তম পুণ্য শ্লোক ভগবানের শ্রীম চরণামিন্দ মকরন্দ রসে যাদের চিত্ত আবিষ্ট তারা ভাগবত কথাকেই আপনার জীবনে পরম মঙ্গলময় পদবী জ্ঞান করে আর কোনো কারণে এই পদবী প্রতিহত হলে দেখবেন বাস্তব সাধুর লক্ষণ একটু যদি হরিকথা কীর্তন স্মৃতির একটু এদিক অস্থির হয়ে পড়ে সহ্য করতে পারে না সেই স্থান ছেড়ে চলে যাবে সেই স্থান ছেড়ে চলে যাবে তারা সে বলছেন কোনো কারণে এই পদবী প্রতিহত হলে এই পরম মঙ্গলময় পদ তারা কখনোই একবারে ত্যাগ করেন একথা সত্য বাইরের দৃষ্টিতে তোমার মনে হচ্ছে রাজন যে এই প্রিয়ব্রত সংসার ধর্মেতে প্রবিষ্ট হলো তোমার মনে হচ্ছে যেন তিনি ভগবানের যে অমৃতময় পদ যে আস্বাদন পূর্বে করেছেন এটা ছেড়ে দিয়েছেন না বাবার আদেশ সেটা আবার সেটা পুরো ঘটনা বর্ণনা করছেন প্রিয়ব্রত কখনোই চাননি সংসার করতে ব্রহ্মা উপর থেকে নেমে এসেছিলেন মনু ব্রহ্মাকে ডেকেছেন যেহেতু আপনার নাতি সংসার করছেন একটু চলুন একটু বুঝিয়ে বলুন আপনার বললে বোধহয় মেনে নেবে ব্রহ্মা স্বয়ং ওখান থেকে এসেছিলেন উপর থেকে কালকে আমরা আলোচনা করব এ প্রসঙ্গে অপূর্ব আলোচনা ব্রহ্মা কত রকমভাবে বোঝালেন বোঝাবার পরে তখন তার ইচ্ছা নাই পিতামহ ব্রহ্মা বলছেন আর কী করবো ছেলের সংসার করতে গেলে সংসারে একটা আগুন তো আছেই সংসারের আগুন সবাইকে কম বেশি স্পর্শ করবে কিন্তু যারা ভগবত রসামৃতে তৃপ্ত হয়ে বুঁধ হয়ে রয়েছেন তারা ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের মতো সংসার করতে পারে সংসার করছে একবারে তিনি তিনি রয়েছেন একেবারে তিনি হচ্ছেন পুরো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেখানে এক একজনকে ধরে নিয়ে যাচ্ছেন লকাপে পুড়ছেন সব কিছু করে ভেতরে সর্বদাই গৌর গৌর কি করে হতে পারে বাবা কেউ পারবে অফিস টাইমে দশ মিনিট টাইম পেয়েছেন বাইরে সবসময় বিজি তিনি সারা জীবনে এমন কোনো সময় নেই ভক্তিমিনের ঠাকুরে যিনি পাঁচ মিনিট আরামে বসেছেন অফিসের মধ্যে পাঁচ দশ মিনিট টাইম পেয়েছেন সঙ্গে সঙ্গে কলম দিয়ে কবিতা লিখছে মানে আমাদের কীর্তন ভক্তিমিনের ঠাকুর সমগ্র জীবনে যত কীর্তন লিখেছেন এইভাবেই লিখেছেন ভক্তিবিনোদ ঠাকুর অফিস থেকে আসতেন এসে কি করতেন একটু দুধ ফুত পান করে চান ফান করে ফ্রেশ হয়ে একটু দুধ ফুত পান করে কিছুক্ষণ যা যা কথা কেউ বলল শুনলেন সঙ্গে সঙ্গে আটটা নটার সময় শুয়ে পড়তেন জগৎকে বঞ্চনা করার জন্য এই দু তিন ঘন্টা একটু বিশ্রামের লীলা করে ঠিক উঠে পড়তেন এগারোটা বারোটা সব যখন অসুরগুলো অসুরগুলো যখন ঘুমিয়ে পড়লো তখন তিনি ওঠে ভার সারা রাত নাম করতেন খেলার রান করতে আরম্ভ করলেন বক্তিমঠকে এইভাবে যারা ভজন করার বাবা তারা করবেই তাদের আটকানো যাবে না ছিল ভক্তিদ্বৈত মাধব গোস্বী মহারাজ তিনি ব্রহ্মচারী ছিলেন তিনি একবার প্রভুপাদের কাছে প্রশ্ন করলেন আর তো গুরু ভাইটা তো খোঁচা মারছে তোমাকে প্রভুপাত ভালোবাসে একটু প্রশ্ন করো না বলো না বাবা করো না কিচ্ছু হবে না প্রভুপাদের সঙ্গে কথা বলতে সবাই ভয় পেত প্রভুপাতকে ধীরে ধীরে হাওয়া করছেন পেউপাত পাইচারি করে নাম করছেন আর এরোরা পাকা দিয়ে হারা করছে পেছন পেছন যাচ্ছে না আসছে পৌপাদের কাছে ভৌপাত একটা প্রশ্ন ছিল তাকালেন তার বলছে আপনি তো আমাদের লক্ষ্যনাম করতে বলেছেন হ্যাঁ কি হয়েছে আমরা লক্ষ্যনাম করার তো সময় পাচ্ছি না সেবা করতে গিয়ে তো কোনো সময়ই খুঁজে পাচ্ছি না সারাদিন সেবা করার জন্যই তো ব্যস্ত রয়েছি কোন সময়তে নামটা করব বুঝতে পারছি না বহুপাত গম্ভীর হয়ে বলেন কেন রাত্রিরে আপনারা কি করেন এত বড় রাত্রির পরে রয়েছে এত বড় রাত্রিরে আপনারা কি করেন হয়তো রাত্রে ঘুমোবেন না ভক্তিবিনোদ ঠাকুর এরকম বিশ্রামেতে গেছেন কেউ জোর করে এরকম ভক্তিবিনোদ ঠাকুরকে ডেকেছেন তারই পরিবারের কোনো ব্যক্তি ভক্তিবিনোদ ঠাকুর উঠে বলছেন আমাকে ডাকলে কেন তোমরা ভক্তিমীর ঠাকুর বলছেন আমাকে কেন ডাকলে আমাকে ইন্দু মহারাজ স্বর্গে নিয়ে গেছিল স্বর্গে নিয়ে গিয়ে কোনো একটা সমস্যা থেকে ইন্দু মহারাজ বিচারের জন্য নিয়ে গেছে ভক্তিমীর ঠাকুরকে বিচারের জন্য ওখানে সমস্যা দেখা দিয়েছে কি বিচার হবে ইন্দ্র মহারাজ নিয়ে গেছে কাকে ভক্তিমীর ঠাকুর এসব আপনারা জানেন না কিছু বড় গভীর কথা যাই হোক আমরা আলোচনা করব আমরা এসব আলোচনা করব কালকে তাহলে কালকে এসব আলোচনা করব